অর্থ অভিভাবক অলি শব্দের অর্থ নেতা অলি শব্দের অর্থ মুরব্বী অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু এরকম অনেকগুলো অর্থে অলি শব্দটি ব্যবহার হয়ে থাকে এ আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের অলি যারা ইমান এনেছে অর্থাৎ মমিনদের অলি হচ্ছেন আল্লাহ এখানে অলি মানি অভিভাবক হতে পারে অলি মানি মুরব্বী হতে পারে অলি মানি বন্ধু হতে পারে ইয়খরিজুহুম মিনান মিনাজুলুমাত ইলা নূর ইয়খরিজু খারাজা ইয়াখরুজু খারেজ হরা বের করে আনা ইয়খরিজুহুম তিনি মমিনদেরকে বের করে আনেন মিনা জুলুমাতি জুলুমুন অর্থ হল অন্ধকার জুলুমাত তার বহু বচন বিভিন্ন অন্ধকার থেকে তিনি নূরের দিকে নিয়ে আসেন জুলুমাত হচ্ছে বহু বচন তাহলে বোঝা গেল যে অন্ধকার রাস্তা অনেক অনেক অন্ধকার পথের থেকে বের করে ইলান নূর আলোর দিকে নিয়ে আসেন আলোর রাস্তা একটা এখানে এক বচন ব্যবহার করা হয়েছে এরপরে বলছেন ওয়াল্লাদিন কাফারু আর যারা কাফের আউলিয়া তাদের আউলিয়া এখানে বহু বচন ওখানে ছিল আল্লাহ আমানু আল্লাহ তালা মমিনদের অলি এক বচন আর এখানে আসছে যারা কাফের তাদের আউলিয়া অনেক বন্ধু আর তগুত এদের আউলিয়া হচ্ছে তাওয়াগিত তাগুত এখানে বহু বচনে ব্যবহার হয়েছে যদি এক বচন অর্থে বহু বচন অর্থাৎ যারা কাফের তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিতরা অনেক তাগুত একজন না ওখানে আল্লাহ তালা একজন বন্ধু আর এখানে বলা হচ্ছে যারা কাফের তাদের আউলিয়া অলির বহু বচন হচ্ছে আউলিয়া তাহলে কাফেরদের বন্ধু অনেক আউলিয়া তাগের আউলিয়া তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিত ইয়ুরিজুন আহমিনা নূর ইলা জুলুমাত যে তাগুতেরা ইয়ুরিজুন আহম এখানে বহু বচন তাদেরকে বের করে আনে মিনান নূরে আলোর পথ থেকে ইলা জুলুমাত অন্ধকারের রাস্তা সমূহের দিকে নূরের থেকে আলোর পথের থেকে বের করে তাদেরকে নিয়ে আসে অন্ধকার সমূহের পথের দিকে এরপরে আল্লাহ তালা বলছেন উলাইকা আসহাব উন্নার এরা হচ্ছে জাহান নামের অধিবাসী হুমফিহা খালিদুন সেথায় তারা চিরস্থায়ী থাকবে আয়াতের তর্জমা আমরা শুনলাম এই আয়াতটি মূলত পূর্বের দুটি আয়াতের ফলাফল পূর্বের দুটি আয়াতের রেজাল্ট বলা হয়েছে এখানে আগে বলা হয়েছিল আকিদার বিষয়ে আল্লাহুল কাইয়ুম আয়াতুল কুরসি এবং তারপরে ছিল আরেকটি আয়াত যেখানে বলা হয়েছিল তাও হেদের দুই রোকন সম্পর্কে তো এইভাবে যখন কোনো ব্যক্তি ওই দুই আয়াতের আলোকে ইমান আনে তখন সে মমিন হয় সে কি হয় এবারে যখন মমিন হয়ে গেল মমিনের বন্ধু কি আল্লাহ এবারে বন্ধু যখন আল্লাহ হয়ে গেলেন তখন আল্লাহর কাজ কি সেটা এখানে বলা হচ্ছে তাহলে বুঝে গেল একজন লোক যখন আয়াতুল কুরসিতে যেভাবে বলা হয়েছে এর আয়াতে যেভাবে বলা হয়েছে ইমানের বিষয়গুলোকে এগুলো বুঝে শুনে কোনো ব্যক্তি বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো সেই ব্যক্তির বন্ধু হয়ে যান কে আর যদি সারা জীবন জিকির করে কলব ফাটায় কিন্তু সে কিছুই বুঝে নাই আমি গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম একটা লোক আদালতে গিয়ে হাজির হয়েছে সাক্ষীর কাঠগড়া দাঁড়িয়েছে জজ সাহেব জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসেছ বলো সাক্ষী দেওয়ার জন্য কিসের সাক্ষী খুনের মামলার সাক্ষী আচ্ছা কে খুন করেছে তা তো আমি জানি না সাক্ষী কিন্তু কাকে খুন করলো তুমি কি দেখেছ বলে না তাও তো দেখি নাই তখন জজ সাহেব কি বলবেন যে বেটা ফাজলামি করার জায়গা আর পাওয়া নাই ধর পুলিশকে দে এটা ওরে জেলে ঢুকা এটা যেমন পরিষ্কার এরকম যে ব্যক্তি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এই সাক্ষী দেওয়ার পরে সেই ব্যক্তি আর কোনো সময় আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না যখন সে আল্লাহর হুকুমের বাইরে চলে তাহলে বোঝা গেল যে আসলে সে বুঝে নাই না বুঝে এই শব্দগুলো সে পাঠ করেছে উদাহরণস্বরূপ একজন লোক কিছু তোতা পাখি পালত তোতা পাখিদেরকে শিখাল শিকারি আয়েগা জাল ফেলায়েগা দানা ডালেগা ফাঁসনা নেহি শিকারি আসবে জাল বিছাবে দানা দিবে খবরদার ওই দানা খেতে গিয়ে শিকারির জালে তোমরা ফাঁসে যাবে না আটকেবে না এই শব্দগুলো মুখস্থ করাইয়া তার পাশে একটা গাছ ছিল ওই গাছে এদেরকে ছেড়ে দিল পোষা পাখি যায় না কোথাও তো ওনার কাছে যে ব্যক্তি আসে ওনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য তাদেরকে বলে যে দেখো এই জাল আছে শিকার করার জাল পাখি ধরার জাল এইখানে গমের দানা আছে ওই গাছে কিছু পাখি আছে ওগুলো শিকার করে নিয়ে আস তো যখনই লোকেরা ওই জাল আর দানা নিয়ে বের হয় তো পাখিতে মানুষ দেখলে আওয়াজ করে ওদের তো আওয়াজ ওটাই শিকারি আয়েগা জাল ফেলায়েগা দানা ডালেগা ফাঁসনা নেহি শিকারি আসিবে জাল বিছাবে দানা ফেলবে খবরদার আটকা পড়ো না এই গান গাচ্ছে এখন যে ব্যক্তি শিকার করতে গেছে সে শুনে এরকম গান গায় এই পাখি শিকার করা সম্ভব এত চালাক এত শেয়ানা তো সে এসে হুজুরকে বললো হুজুর এই পাখি তো শিকার করা সম্ভব না কেন এরা তো আমাকে দেখা মাত্রই এক একজন আরেকজনকে সতর্ক করছে যে শিকারি আসবে জাল বিছাবে দানা ফেলবে খবরদার সেই দানা খেতে গিয়ে তোমরা আটকা পড়বে না এই পাখি কিভাবে শিকার করবো হুজুর বললেন যারা চেষ্টা করো তারপরে জাল বিছাও তো জাল বিছালো এরপরে মাঝখানে দানা ফেললো দেখে যে পাখি মাশাল্লাহ দানা দেখে সব এসে পড়া শুরু করলো গান ওটাই মুখে আছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল ফেলায়েগা ফাসনা নেহি ও গান মুখস্থ আছে এই গান গায় আর ওই দানা খেতে গিয়ে জালে আটকা পড়ছে সবগুলো ধরে আনলো এখন হুজুরকে জিজ্ঞেস করলো হুজুর ব্যাপারটা কি যে পাখি এত সতর্ক যে পাখি একজন অপরজনকে সাবধান করছে এই বলে সেই পাখি নিজেরা কেন এই দানা খেতে এসে তারপরে শিকারির জালে আটকে পড়ল হ্যাঁ এটাই তোমাদেরকে বুঝাবার জন্য এই কৌশলটা করেছি এই পাখিগুলো এই স্লোগানটা মুখস্থ করেছে এর অর্থ ওরা জানে না ওরা জানে না যে শিকারী বলতে তোমাকে বোঝানো হচ্ছে জাল বলতে ওইটাকে বোঝানো হচ্ছে আর জালের দানা বলতে ওটাকে বোঝানো হচ্ছে এগুলো সে বুঝে না ওরা এই শব্দগুলো মুখস্থ করেছে যদি শব্দগুলোর অর্থ জানত বুঝে শুনে বলতো তাহলে অবশ্যই তারা তোমার এই জালে আটকা পড়তো না ঠিক এরকম আজকের মুসলিম জাতি কালেমা পরে আসাদু আল্লাহ কি সুন্দর কালিমা আবার এই লোকগুলোই আল্লাহর বিধানগুলো মসজিদ থেকে বের হওয়ার পরে সব বাদ দিয়ে দেয় তো সে যে বলল আসাদু আল্লাহ ইহ তা ঠিক আছে মসজিদ থেকে বের হওয়ার পরই শেষ তার মানে তাহলে এই যে এতক্ষণ চিৎকার মেরে জিকির করলো এগুলো সে বুঝে শুনে করে নাই এগুলো না বুঝে তোতা পাখির মতো আওড়িয়েছে এই রকম লোকদের আল্লাহ তালা বন্ধুত্ব করেন না আল্লাহ তালা সেজন্য আগের এই দুই আয়াতে বিস্তারিত আলোচনা করে এরপরে বলছেন আল্লাহ আমানু আল্লাহ হচ্ছেন মমিনদের বন্ধু মমিনদের বন্ধু কে আল্লাহ আকবর কি সুন্দর কথা আর কিছু লাগে আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার কিছু লাগবে আর মানলাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার জন্য হয়ে যায় তার সবই হয়ে যায় কোন একজন বলছিল যে দেখো এখানে অনেকগুলো মূল্যবান জিনিস রাখা আছে যে যেটা হাত দিবে ওটার মালিক সে হয়ে যাবে তো এক একজনে হীরকের কেউ স্বর্ণের কেউ রূপার কেউ বিভিন্ন জিনিসের গায়ে হাত দিচ্ছে একটা লোক এসে ওই বাদশার গায়ে হাত দিছে তুই আমার গায়ে হাত দিলা কি জন্য বলে আপনি বলেন এখানে যা আছে যে যেটা হাত দিলে সেটা পেয়ে যাবে আমি চিন্তা করলাম যে আপনিও তো এখানে আছেন আপনার গায়ে হাত দিয়ে আপনাকে আমি পেয়ে যাব এজন্য একটা কথা আছে এটা কোনো হাদিস না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য সবকিছুই হয়ে যায় এটাই এখানে বলা হচ্ছে আল্লাহু আলিজুল্লাদিন আমানু আল্লাহ রাব্বুল আলমিন মমিনদের অলি মমিনদের বন্ধু মমিনদের অভিভাবক মমিনদের মাওলা কোরআনে সুরায় মোহাম্মদে আরো স্পষ্ট করা আছে আমানু এটা এজন্য যে আল্লাহ হচ্ছেন মমিনদের মাওলা মমিনদের বন্ধু ওয়ান্নাল কাফিরিনা লা লাহুম কাফেরদের কোনো মাওলা নেই তাহলে বোঝা গেল আমেরিকা যত বড় শক্তিশালী হোক ওদের কোনো মাওলা নেই এহুদিদের কোনো মাওলা নেই মমিনদের মাওলা আছেন সে মাওলা কে আল্লাহ আল্লাহ আমানু মমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ মমিনদের বন্ধু এই জন্য মমিনরা বন্ধু চিনতে ভুল করলে সমস্যা হয়ে যাবে একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত বড় আল্লাহওয়ালা হলে কি করে সে বলল যে আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর খুড়া যেই হোক না কেন প্রত্যেকের বন্ধু আছে আমিও চিন্তা করলাম যে আমারও কোনো বন্ধু আছে আমি বন্ধু তালাশ করতে লাগলাম কে আমার বন্ধু প্রকৃত বন্ধু কে আসলে দুনিয়ার বন্ধু আজকে একজন একরকম কালকে স্বার্থের যদি একটু আঘাত এসে যায় তো বন্ধুত্ব শেষ হয়ে যায় সেজন্য আমি আমার বন্ধু তালাশ করতে লাগলাম চিন্তা করলাম যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সেজন্য কোরআনে খুঁজে শুরু করলাম ঠিকই পেয়ে গেলাম আল্লাহ আমানু আয়াত আল্লাহ হচ্ছেন মমিনদের বন্ধু আমি আমার বন্ধু পেয়ে গেলাম এরপরে চিন্তা করলাম যে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই প্রত্যেকটা মানুষের একটা শত্রু আছে যত বড় ভালো মানুষ হোক না কেন তারও শত্রু আছে আল্লাহর নবী সাল্লামের শত্রু ছিল কাজে শত্রু থাকাটা আজব নয় বরং বাস্তব বরং কারো যদি কোনো শত্রু না থাকে মনে করতে সে মুনাফিক কারণ সে সবাইকে ম্যানেজ করে চলে সবাইকে ম্যানেজ করে চলতে হলে মুনাফিকই চরিত্র রাখবে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা হন আল্লাহর দুশ্মনদের সাথে আপনি বন্ধুত্ব করবেন কি করে আপনি কি তাহলে আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ আল্লাহর নবী সাল আলাইসাল্লামের সবাই কি বন্ধু ছিল না শত্রুও ছিল শত্রুও ছিল তাহলে কেউ যদি মনে করে উনি এত ভালো মানুষ যে তার কোনো শত্রু নেই বুঝতে হবে সে একটা আস্ত মুনাফিক কারণ সে আল্লাহর বিধান যদি ঠিক মতো বলে তাহলে অবশ্যই কিছু লোক তার দুশ্মন হয়ে যাবে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সবসময় বলে থাকি আপনি হকের কথা বলবেন ভয় নাই একদিকে যেমন বিরুদ্ধে আবু জাহেদ আবুল আহাব হোকবা সাহেবার দল দাঁড়িয়ে যাবে ঠিক অপর দিকে আবু বকর ওমর ওসমান খালেদ বিন অলিদের মতো লোকেরা দাঁড়িয়ে যাবে যেখানেই হক সেখানেই বাতিল যেখানেই বাতিল সেখানে হক উঠবে এই জন্য কোনো ভয়ের কারণ নেই আল্লাহর নবী সাল্লামকে যখন কুফাররা বিভিন্ন অপবাদ দিতে শুরু করলো আল্লাহ তালা জানিয়ে দিলেন ওরা আনা আলাকা বিক্রক আপনার মর্যাদা আমি সর্বোচ্চ স্থান দান করেছি আর ওদের সম্পর্কে কি বলল ওদের সম্পর্কে আল্লাহ বললেন ইন্না ওয়াল আবতার আপনার শত্রু যারা তারাই নির্বংশ হয়ে যাবে ওরা বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই পুত্র সন্তানগুলো সব মরে গেল এর বংশে নাম নেওয়ার মতো লোক থাকবে না আল্লাহ তালা তার জবাব দিলেন যে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম নেওয়ার মতো লোক থাকবে না বিষয়টা এরকম নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীতে বারবার উচ্চারণ হতে থাকবে আজকে তা আছে না শুধুমাত্র আজান ধ্বনিটা কি ধরেন আজানের মধ্যে মোয়াজদিন বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজান এখনো হচ্ছে কিনা পৃথিবীতে পৃথিবী সূর্য যাচ্ছে আর সূর্যের তালে তালে কোন জায়গায় ফজরে আজান কোন জায়গায় জহুরে আজান কোন জায়গায় মাগরীবের কোন জায়গায় সারা আজান হচ্ছে কিনা আজান হচ্ছে কামত হচ্ছে আল্লাহর নবীর নাম উচ্চারণ হচ্ছে কিনা বোঝা গেল পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবীর নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে পক্ষান্তরে আবু জাহেলদের নাম কয়বার উচ্চারণ হচ্ছে উচ্চারণ হলো তার সম্মানের সঙ্গে না ঘৃণার সঙ্গে উচ্চারণ হয় আমরাও করছি আল্লাহ তারা সেটা বললেন ইন্না ওয়াল আবতার আপনার শত্রু যারা তারাই নির্বংশ ওদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না মুফাসরিনে রাম লেখেন এই আয়াত মমিনদের জন্য বড় সান্ত্বনার আয়াত আল্লাহ রাব্বুল আলমিন যেভাবে নবীর নামকে উচ্চ মর্যাদা দান করেছেন ঠিক নবীর পক্ষে যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিনও তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন অপরদিকে আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা যেমন বলেছেন ইন্না শাহিয়াকা হুয়াল আবতার কামত পর্যন্ত যারা হকের দুশ্মনী করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকেও সেই কুফফারদের মধ্যে নিশ্চিন্ন করে দিবেন এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন এই আশপাশে অনেক বেদাতিরা যখন আমি বেদাতের বিরুদ্ধে এই প্রচলিত মিলাদ কেয়াম বেদাত তাবিজ কবজ আর ক্ষত মুর্দার খাওয়া এইগুলোর বিরুদ্ধে যখন আওয়াজ তুললাম অনেক লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমাকে এখান থেকে সরাবার জন্য কমিটির ধারে ধারে বহু ধর্ণা দিয়েছে আজকে খোঁজ নিয়ে দেখেন সেই লোকগুলো যারা নেতা ছিল সবগুলো আউট হয়ে গেছে এই কমিটির সভাপতি ছিল গাবতলা মসজিদ ইমাম মফেজ মফিজ গেছে এরপরে ছিল স্টাফ করার ইমাম গেছে এটা এরকম মদিনা মসজিদ বলেন ওই যে জবাদানুর বলেন অবশ্যই এর মধ্যে কারো ছিল সক্রিয় ভূমিকা বেশি কারো ছিল কম ছিল আউট হয়েছে এরকম আস্তে আস্তে কেন তোমাদের সাথে আমাদের শত্রুতা কিসের ছিল কোনো শত্রুতা ছিল না শুধুমাত্র একটাই শত্রুতা ছিল সেটা ছিল যখন কোরআন এবং সুন্নার আহ্বান করা হলো এই লোকগুলো দেখলো যে তাদের তাবিজ শেষ হয়ে যাবে কবচের ব্যবসা শেষ হয়ে যাবে এরা জাতিকে শিখিয়েছে তাবিজ ঝুলাইতে হইবে এই মেসকাত হাদিস আমার সামনে আছে এই কিতাবে পরিষ্কার লেখা আছে মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরা কাবিল্লাহি যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করে এই বাচ্চাদের গলায় তাবিজ লাগাই দেওয়া হয় মানুষের গলায় তাবিজ কি বড় বড় তাবিজ আল্লাহর নবী সাল্লাহ একজন সাহাবিকে দায়িত্ব দিলেন তুমি যার গলায় তাবিজ দেখবে তার ছিঁড়ে ফেলে দিবে এখন বলবে যে এটা এই তাবিজ না ওটা ছিল জাহেলি যুগের তাবিজ কুফুরি কালাম দিয়ে লিখতো আমরা কোরআন দিয়ে লিখি আপনি যান তাবিজের বই খুলে দেখেন ওখানে কোরআনের আয়াতকে উল্টাপাল্টা করে লেখা আছে কোরআনের আয়াতকে পাল্টা করাই তো কুফুরি কালাম দেখবেন এভাবে কাজ করা ওভাবে উল্টা করে লেখা এরপরে নকশা এত নাম্বার এত নাম্বার এত নাম্বার বিসমিল্লা সাতশো ছিয়াশি হয়ে গেছে তো দাঁড়াইয়ে পড়ো সাতশো ছিয়াশি পাঁচশো নব্বই একশো লক্ষ এরপরে রুকুতে যাও ওই থাকবে যত নাম্বার সফলতে থাকো কোরআনুল করিমকে পর্যন্ত তাহারিফ করে ফেলেছে এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ইন্না শাহানিয়াকা হুয়াল আবতর আপনার শত্রু যারা এরা নির্বংশ হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে যাবে ঠিক যে মমিনরা আল্লাহর নবীর শত্রু যেমন নিশ্চিন্ত হয়ে যাবে যারা হকের উপরে থাকবে তাদের বিরোধিতা যারা করবে তারাও ইতিহাস থেকে নিশ্চিন্ত হয়ে যাবে সেজন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ আমানু আল্লাহ হচ্ছেন মমিনদের বন্ধু আল্লাহ তাদেরকে বের করে আনেন মিনাজুলুমাতে অন্ধকার সমূহ থেকে ইলান্নুর আলোর দিকে অন্ধকার অনেক আলো একটাই আলোর রাস্তা হচ্ছে সেরাতে মুস্তাকিম সরলরেখা কয়টা হয় আর বক্ররেখা কতগুলো হয় অনেকগুলো আল্লাহর নবী সাল আলাইসাল্লাম সুন্দরভাবে বুঝিয়ে দিলেন একটা সোজা দাগ দিলেন এরপরে ডান দিকে কতগুলো দাগ বাম দিকে কতগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা সেরাত মুস্তাকিম সঠিক সরল রাস্তা আর এই যে রাস্তাগুলো ডানে বামে অনেকগুলো রাস্তাগুলো হচ্ছে সুবুল শয়াতিন শয়তানের রাস্তা এরপরে বলছেন আরো গুরুত্বপূর্ণ এই কথাটা আমার কথা না এটা হাদিস মেশকাত আমার সামনে আছে তিরিশতম পৃষ্ঠা করে দেবেন বহুবার দেখাইছে এই জন্য বলতেছি না পরিষ্কার বলা আছে আলা কুল্লি সাবিল মিনহা শাইতান এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোন ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় তখন বলে যে না এই তরিকায় ঢুকো এই তরিকায় ঢুকো এই তরিকায় ঢুকো এই তরিকায় ঢুকো এইভাবে তাদেরকে সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে যারা পূর্বের আয়াতে আলোচিত আকিদা অনুযায়ী আল্লাহর উপর ইমান রাখবে আল্লাহ তারা তার বন্ধু হয়ে যান নূর তাদেরকে অন্ধকার সমূহ থেকে অন্ধকার এর রাস্তা সমূহ থেকে আলোর পথে দিশা দিয়ে আলোর পথে বের করে নিয়ে আসেন আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে আসেন ইতিহাস পড়ুন আল্লাহ আকবার সালমান ফার্সি রাজি আল্লাহ তালাহ নাম তো শুনেছেন রাজি আল্লাহ তালাহু অরাদু আনহু আল্লাহর নবী যখন মদিনা শরীফে মক্কার সম্মিলিত বাহিনী জাতিসংঘ বোঝা গেল জাতিসংঘ এরা আগেও ইসলামের দুশ্মন ছিল এখনো মক্কার কাফের মদিনার এহুদি সমস্ত কুফফার জোট যখন মদিনায় হামলা করার পরিকল্পনা করল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গোয়েন্দা মারফতে জানতে পারলেন তিনি পরামর্শে বসলেন যে এটার মোকাবেলা করা যায় কিভাবে সালমান ফার্সি পারস্য ফার্সি মানে পারস্যের লোক তিনি বললেন ইয়ারসুল্লাহি আমি দেখেছি পারস্যে যখন কোনো বড় ধরনের হামলা হতো আর ওই শহরবাসীদের এটা প্রতিহত করার ক্ষমতা নাই তখন তারা শত্রু যেদিক থেকে আসে ওদিকে তারা পরীক্ষা খনন করে খাল খনন করে দেয় আর পিছনে কোনো পাহাড় বা শহরকে তারা হেফাজতের জন্য রাখে আল্লাহ নবী সাল্লাম এই পরামর্শ খুব সুন্দর করেই গ্রহণ করলেন এবং খন্দকের যে ইতিহাস খন্দক খনন করলেন আপনারা দেখবেন আপনারা মাঝে মধ্যে আমার কাছে বাসায় গেলে তখন দেখা ওই ছবিগুলো সুন্দর ছবি আছে আমার কাছে এই খন্দক যেখানে ছিল পিছনে পাহাড় আর সামনে যেদিক থেকে আসবে এদিকে খন্দক খনন করলেন খাল মক্কার সম্মিলিত বাহিনী তো বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য আসলো এসে দেখে যে সর্বনাশ আল্লাহ নবী সেখানে সাহাবা ইকরামদেরকে ভাগ ভাগ করে বসিয়ে দিয়েছিলেন সাতটা মসজিদ ছিল ওখানে এখন লাস্টে পাঁচটা ছিল এখন তাও ভেঙে গেছে তিনটে আছে এখন আর একটা বড় মসজিদ করে গত বছর উদ্বোধন করা হয়েছে এই খন্দক খনন করা হয়েছিল যখন আপনার ইতিহাসগুলো পড়বেন সব ইতিহাস তো বলার সুযোগ নেই এই পা খন্দক খনন করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে সাহাবায় কেরাম আসতেন ইয়া রাসুলাল্লাহ ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছি পেটে যাতে ক্ষুদ অনুভব না হয় সেজন্য পাথর চাপা দিয়ে রেখেছি পাথর বেঁধেছি এক একজন এক একটা বের করে দেখান শুরু করলো আল্লাহ নবী সাল আলাইসাল্লাম নিজের কাপড়টা চাদরটা সরাইয়ে দেখালেন দুইটা পাথর বাঁধা ছিল এই অবস্থায় একটা বড় পাথর পড়ল সাহাবায় কেরামের পক্ষে ভাঙ্গা সম্ভব হলো না আল্লাহর নবীকে গিয়ে বলেন ইয়ার রাসুল্লাহ এই পাথর তো আমরা ভাঙতে পারছি না আল্লাহ নবী সাল্লাম বলে আমার কাছে দাও কুড়াল বা যেটা ছিল এটা হাতে নিয়ে জোরে আঘাত করলেন আগুন বের হয়ে গেল দেখেন এই মুহূর্তে পেটে পাথর বাঁধা খাবার নাই আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী বলেন এই যে আগুনের ঝলকি বের হলো এই আগুনের ফুলকি আগুনের ঝলকে আলোকে আমাকে রোম পারস্যের প্রাসাদগুলো দেখানো হয়েছে এগুলো সব তোমাদের দখলে চলে আসবে সাহাবাই রাম তো বলেন না যে আরে কি বলে খেতে পারছি না পেটে পাথর বাঁধা আর এই অবস্থায় নাকি রোম পারস্যের বিশাল সাম্রাজ্য আল্লাহ নবীর পদতলে চলে আসবে আসছিল কিনা বেশি দিন যেতে হয় নাই অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তালার যুগে রোম পারস্য সবগুলো মুসলমানের দখলে এসেছিল এই যে খন্দক খনন করা হয়েছিল খন্দক মানেই পরীক্ষা খাল এটা খনন করা হয়েছিল যে সাহাবির পরামর্শে তিনি হচ্ছেন সালমান ফারসি রাদি আল্লাহ তালানহ এই সাহাবির ইতিহাসটা আপনারা পড়বেন আমি সঙ্গে বলছি ওনার বাপ ছিল একজন পুজো ইরাকের বা জর্দানের কোন এলাকায় ছিল ওনাকে ওনার বাপ একটা খ্যাত পাহারাদারি করার জন্য পাঠাইতো মাঝে মধ্যে রাস্তায় ছিল খ্রিস্টানদের গির্জা আর ওই সময় যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন হয় নাই এর আগ পর্যন্ত তো খ্রিস্টানরাই ছিল হকের উপর ওইটাই ছিল আসমানি কিতাব এজন্য তিনি ওই খ্রিস্টানদের গির্জায় গিয়ে ঢুকলেন দেখলেন যে তার আব্বা যে আগুনের পূজা করে তার চেয়ে এটা খুব ভালো উনি বারবার ওখানে আসা যাওয়া করছেন এক পর্যায়ে এর উপরে তিনি আসক্ত হয়ে পড়লেন বাপকে গিয়ে বললেন তুমি যে পূজা করো আগুনের পূজা এসব বেদাহাত শিরিক আমি যেখানে যাই ওটা ভালো জিনিস বাপ মনে করলো যে ছেলে বোধহয় গোমরা হয়ে গেছে কারণ হকের পথে গেলে গোমরা লোকেরা বলে যে গোমরা হয়ে গেছে বাপ তাকে শিকল লাগাইল উনি তারপরে ওই গির্জায় বলে রাখলেন যে দেখো তোমাদের ধর্মের গোড়া কোথায় আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করো আমি তোমাদের ধর্ম গ্রহণ করব তো এ সময় ফিলিস্তিনে ছিল ওদের মূল আখড়া ফিলিস্তিনের থেকে কিছু লোক আসলো ওনাকে খবর পাঠানো হলো যে এরকম আমাদের ধর্মের এখানে লোক এসে গেছে তুমি চলে আসো উনি শিকলবাদ অবস্থায় চলে গেছেন ওদের সাথে চলে গেলেন ফিলিস্তিনে তো একজন পাদ্রির সাথে ওনার থাকা হলো খ্রিস্টান আলেম লোকটা ভালোই ছিল তার সহবাদে থাকলেন কিছুদিন পরে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো ওই আলেম সাহেব বললেন যে দেখো তোমার হায়াত আমার মনে হচ্ছে অনেক লম্বা হবে তুমি আমার পরে অমুক আলেমের কাছে যাইবা তার সংস্পর্শে থাকবা উনি ছাড়া আমাদের জানা মতে আর কোনো লোক হকের উপরে নাই তো ওই লোকের মৃত্যু হলে পরে তিনি ওই আলামের কাছে গেলেন এই লোকটা আগের লোকটার চেয়েও ভালো তার কাছে রইলেন কিছুদিন পরে তিনিও বললেন যে আমার সময় শেষ হয়ে আসছে তুমি অমুকের কাছে যাও এভাবে একজন না দুজন না সাতজন আলেম এক একজন করে পরিবর্তন করেছেন তিনি সপ্তম নাম্বারে যে আলেম খ্রিস্টান আলেম তিনি বললেন দেখো এই ধর্মের সর্বশেষ ব্যক্তি আমি আমার জানা মতে এখন আর এই খ্রিস্টান ধর্মের মধ্যে কেউ হকের উপরে নাই সব তাবিজ কবজ ব্যবসা কবর ব্যবসা মাজার ব্যবসা পীর ব্যবসা খানকা ব্যবসা দরগা দুর্গা ব্যবসা এইসব ব্যবসায় তো হয়ে গেছে তুমি যদি হকের তালাশ করো তাহলে তোমাকে বলে রাখি মোহাম্মদ সর্বশেষ নবী যিনি আসবেন আমাদের কিতাবে বলা আছে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ তার আসার সময় খুবই নিকটে তুমি তাকে তালাশ করো বললাম আমি যে তাকে তালাশ করব তার লক্ষণ চিনব কি করে বলে হ্যাঁ তোমাকে লক্ষণ বলছি এক নাম্বার হলো তিনি সাদাকার মাল খাবেন না দুই নাম্বারে হাদিয়ার মাল খাবেন তিন নাম্বার তার পিঠে মোহরে নবুয়ত থাকবে চার নাম্বার তিনি তার জন্মস্থান ত্যাগ করে একটা জায়গায় হিজরত করে যাবেন সেখানে খেজুরের বাগান থাকবে পাহাড় থাকবে সমতল জায়গাও থাকবে ফসলও হবে এরপরে ওই লোকটা কিছুদিন বা মারা গেল সালমান ফার্সি রাদি আল্লাহ আনু তালাশ করতে লাগলেন যে এরকম জমিন কোথায় আছে উনি তালাশ করে জানতে পারলেন যে এরকম হেজাজ তৎকালীন মক্কা মদিনা সব মিলে হেজাজ বলা হয় আরবকে হেজাজে এরকম জমিন আছে উনি এই ফাঁকে কিছু ব্যবসা বাণিজ্য করলেন কিছু উট বকরির মালিক হলেন এই সময় হেজাজের থেকে একটা দল আসতো ফিলিস্তিনে ব্যবসা করার জন্য ওনাদেরকে বলল দেখো আমি তোমাদের সঙ্গে হেজাজ চলে যাব আমরা আমাকে তোমরা হেজাজ নিয়ে যাইবা আমি তোমাদেরকে এই মালগুলো দিয়ে দিব ওরা মালগুলোতে নিলই সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহকে ওরা বিক্রি করে দিল গোলাম বলে আগে মানুষ বিক্রি করা যেত গোলাম বলে বিক্রি করে দিল যে লোকটা কিনলো সে ছিল মদিনার লোক মদিনায় তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখে যে উনি ওই যে পাদ্রির থেকে জেনেছিল যে পাহাড়ও থাকবে সমতল জায়গাও থাকবে পাহাড় উঁচু উঁচু থাকবে টিলা থাকবে খেজুরে বাগান থাকবে তো সেই জমিন একদিকে গোলাম হওয়ার দুঃখ তার মনে আছে কিন্তু আর একদিকে যেই জিনিসটাকে তালাশ করছিলেন তিনি সে জায়গায় পৌঁছে গেছেন এ আনন্দও আছে এইভাবে তিনি কাজ করে থাকলেন একদিন তিনি খেজুর গাছের মাথায় খেজুর গাছ নিড়ায় বলে না কি বলে পরিষ্কার করে এই খেজুর গাছের পরিচর্যা করছিলেন এই সময় ওনার মালিক ছিল নিচে বসা মালিক এসে তার ছেলে বলল যে আব্বু তুমি এখনো বসা মদিনার সব তো চলে গেছে আমাদের নবীজিকে আনার জন্য তুমি যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগমন করেছেন এটা যখন তিনি খেজুর গাছের মাথা থেকে শুনলেন লাভ দিয়ে পড়ে গেছেন গিয়ে বাচ্চাকে জড়াই দিলেন বলো কি বললা তুমি তার মালিক তাকে ধমক দিল তোর কি দরকার তুই গোলাম মানুষ তোর কাজ করবি তোর জানা দরকার কে আসলো কিনা আসলো যাই হোক এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেদিন মদিনে আগমন করলেন কোবা নামক জায়গায় প্রথম অবস্থান করলেন উনি সেখানে কিছু খেজুর নিয়ে হাজির হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গিয়ে খেজুর পেশ করবে ইয়া রসুল্লাহ হাদি সদাকাতুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এটা আপনার জন্য সদাকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নাহনু মাআশারাম্বিয়া আমরা নবীর দল লা না আকুল সাদাকা আমরা সৎকা খাই না আমার জন্য সৎকা হারাম এগুলো ওই গোলামদেরকে আর গরিবদের খাওয়াই দাও আল্লাহ নবী ওখানে তিন দিন ছিলেন উনি দ্বিতীয় দিন গেলেন আবার কিছু খেজুর নিয়ে গেলেন বলেন ইয়া রাসুলাল্লাহ হাদিহি হাদিয়াতুল্লাকা এই খেজুরগুলো আপনার জন্য এবং আপনার সঙ্গীদের জন্য হাদিয়া আল্লাহ রসুল সাল্লাম নিজে খেলেন সাহাবা একরামদের ভাগ করে দিলেন দুইটা প্রমাণ হয়ে গেল একটা তো আগেই হয়ে গেছে এবারে তিনি পিছনে ঘুরতে লাগলেন যে মোহরে নবুয়াত দেখা নবুয়াতের সিল আল্লাহ নবীর পিছনে ঘুরতে লাগলেন কোন সময় চাদরটা ফাঁক হয়ে যায় আর তখন দেখব যে দুই কাদের মাঝখানে ওই যে পাদ্রি বলেছিল মোহরে নবুয়াত থাকবে কখন দেখা যায় এক ফাঁকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাদর ছিলেন চাদরটা সরে গেছে উনি যখন দেখলেন মোহরে নবুয় এটা কিরকম ছিল হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এক হাদিসে বলা হয়েছে সারাতুন মুজতামি আতুন কিছু গুচ্ছবদ্ধ চুলের মতো আর এক হাদিসে বলা হয়েছে বাদ আতুন মোরতাফিয়া একটা উভ্রান্ত উঠন্ত গোস্ত গোস্ত বাড়ন্ত গোস্ত কোন হাদিসে বলা হয়েছে মেসলো হামামাতিল বাইজাতিল হামামা কবুতরের ডিমের মতো একটা গোস্ত এগুলোতে কোনো সংঘর্ষ নাই কারণ আকারে ছিল বলবো আমরা কবুতরের ডিমের মতো বাস্তবে ছিল একটা গোস্তের টুকরা বাড়ন্ত তার উপরে কিছু পশম ছিল সব মিলে গেল এটা ছিল মোহরে নবুয়াত তিনি যখন দেখলেন আর গিয়ে ওখানে চুমো খেতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন বলো তোমার কি বিষয় উনি সব খুলে বললেন আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম বলে সালমান এমন কিছু লোক দুনিয়াতে আসবে যে হেদায়েত যদি সুরাইয়া তারকা আকাশের তারকা একটা তারা নাম আছে সুরাইয়া এই সুরাইয়া নামক তারকার সঙ্গেও যদি হেদায়েত ঝুলন্ত থাকে একদল মানুষ সেখান থেকেও সঠিক পথ এবং হেদায়েতকে খুঁজে বের করবে হেদায়েত খুঁজতে হবে সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে সালমান তুমি তোমার মালিককে বলো তোমাকে কিসের বিনিময়ে সে আজাদ করবে মুক্ত করে দিবে মালিকের কাছে গেল মালিক এত সুন্দর গোলাম তো ছাড়তে চান আমানোদ্দার দিয়ানোদ্দার এত আল্লাহওয়ালা মানুষ কে ছাড়তে চায় তারপরও আরবের নিয়ম ছিল কোন গোলাম যদি মুক্ত হওয়ার জন্য কেতাবাদ বলে এটাকে যে বিনিময় দিয়ে সে মুক্ত হতে চায় তাহলে তার সাথে করতে চুক্তি করতে হবে মালিক বলল ঠিক আছে তোমাকে মুক্ত করব তিনটা শর্ত এক হচ্ছে তুমি আমার তিনশো খেজুর গাছ লাগিয়ে দিবে এই খেজুর গাছে খেজুর ধরবে এরপরে তোমাকে মুক্ত করা হবে দ্বিতীয়ত চল্লিশ উকিয়া স্বর্ণ উকিয়া চল্লিশ ভরির চেয়ে অনেক বেশি এই পরিমাণ স্বর্ণ তোমাকে দিতে হবে এভাবে আর একটা শর্ত কিজন দিয়েছিল তিনটা শর্ত মোট দেয় আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে এসে বলে ইয়া রাসুল্লাহ এমন শর্তই সে দিয়েছে এগুলো দিয়ে আমার মতো লোকের মুক্ত হওয়া সম্ভব নয় আল্লাহ রাসুল সাল্লাহাম বলে কাজ করো তোমার মালিককে বলো খ্যাত তৈরি করার জন্য তিনশো খেজুর গাছ লাগাতে হবে খেজুর হওয়া পর্যন্ত ঠিক আছে খেজুর গাছ তৈরি করতে বলো মালিক খ্যাত তৈরি করলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজে গেলেন নিজের হাতে খেজুর গাছ রোপণ করলেন একটা খেজুর গাছ অমর বিল খত্তাব রাজি আল্লাহ তালান লাগিয়েছিলেন কোন রেওয়াজে দেখা যায় তিন দিন আর কোন রেওয়াজে একুশ দিন কোন রেওয়াজে তিন মাস তিন মাসটাই ধরি তিন মাসের মধ্যে সব খেজুর গাছ বড় হয়ে খেজুর ধরে গেল একটা খেজুর গাছ খেজুর হয় নাই আল্লাহ রসুল এটা কে লাগাইছিল অমর বলেন আমি লাগাইছিলাম ইয়া আল্লাহ রসুল নিজে উঠাই আবার লাগাইলেন ওটা সঙ্গে সঙ্গে খেজুর ধরে গেছিল খেজুর লাগানোর পূরণ শর্ত পূরণ হয়ে গেল এরপরে হলো স্বর্ণ দেওয়া আল্লাহ রসুলাম বলেন যে তুমি আমার কাছে থাকো যদি সাদাকার কোনো খেজুর স্বর্ণ আসে ওটা দিয়ে তোমার মালিককে আদায় করে দিও একদিন কিছু স্বর্ণ আসলো নিয়ে যাও এটা তোমার মালিককে নিয়ে আদায় করে দিয়ে আসো এ তো অনেক অল্প স্বর্ণ সে তো চল্লিশ উকিয়া স্বর্ণের দাবি করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যাও তোমার মালিককে এগুলো মাপতে বলো ওজন করতে বলো ওজন করে দেখলো যে চল্লিশ উকিয়া সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে এবারে সালমান ফার্সি রাদি আল্লাহ তারা সম্পূর্ণ মুক্ত আল্লাহর নবীর খ্যাতমতে থাকেন ওই সালমান ফার্সিরই পরামর্শে খন্দকের সেই খন্দক খনন করা হয়েছিল কেউ কেউ বলে যে আজোয়া খেজুর যেটা আছে যার কেজি এখন পর্যন্ত যেখানে সাধারণ খেজুরের দাম কত এখন একটু দাম বেড়ে গেছে অবশ্য আমি যখন প্রথম মক্কা যাই তখন তো খেজুরের ভালো খেজুরের দাম ছিল পাঁচ রিয়াল দশ রিয়াল এখন সেটা তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল ষাট রিয়াল পঞ্চাশ রিয়াল পর্যন্ত আছে আর আজুয়া খেজুর যেটা ভালো তার কিলো হচ্ছে একশো পঞ্চাশ রিয়াল দুইশো রিয়াল আমি দুইশো রিয়াল দুইশো দশ রিয়াল একটা এক কেজি খেজুর আনছিলাম প্যাকেটটা আছে এখন আমার কাছে বাক্সের ভিতরে তৈরি করা থাকে দুইশো দশ রিয়াল অবশ্য নিজের পয়সা দিয়ে কিনি নেয় এটা আমার জুন্নুন ভাই আছে যে জিজ্ঞাতলা থাকে এ কিনে দিয়েছিল হাদিয়ে করেছিল তো যাই হোক এরকম ভাবে আল্লাহ রাসুল সাল্লাম তাকে মুক্ত করলেন আমি এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহ তালা মোমিনদের বন্ধু অলি অভিভাবক ইখরি জহুম তাদেরকে বের করে আনেন মাতে অন্ধকার থেকে ইলান্নুর আলোর দিকে কিভাবে বের করে আনলেন আল্লাহ আকবার এটা গবেষণা করবেন আসহাবুল কাহাফ কয়েকজন যুবক কেউ কাউকে চিনে না সবাই বড় লোকদের ছেলে জাতি মূর্তি পূজা করে মেলায় যায় কিন্তু পছন্দ লাগে না নিরিবিলি একজন গিয়ে গাছতলায় বসে চিন্তা করছে আর একজন যুবক পাশে গিয়ে বসলো বলতে ভয় লাগে যদি সে সরকারের লোক হয়ে থাকে যদি সে মূর্তি পুজো হয়ে থাকে তারপরও সাহস করে বললো যে ভাই তুমি কি চিন্তা করো বলো বলে দেখো তোমার কাছে বলে তো লাভ নাই আমার এইগুলো ভালো লাগে না মুখ খুলল আল্লাহ একবার পাশের যুবক বলল যে ভাই আমার তো একই চিন্তা এবারে দুজন তার মনের কথা খুলে বলল ইজ আওয়াল ফিতিয়াতু আল্লাহ তাদের ঘটনা সুরে কাহাফে আছে ওগুলো আমরা যখন আসবো ইনশাল্লাহ তখন আলোচনা হবে ইনশাল্লাহ কোরআন পড়বেন দেখবেন ইনশাল্লাহ এরকম একজন দুজন তিনজন আস্তে আস্তে সাতজন যুবক একত্র হয়ে যায় এই লোকগুলোর অন্তরের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিলে কে দিয়েছেন তাদেরকে বের করে নিয়ে আসেন মিনাজুলুমাতে অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে বের করে নিয়ে আসেন ইব্রাহিম আলাহাম নিজেকে সামনেই ঘটনা আসতেছে এই সামনের কেসাই আসবে ইব্রাহিম আলাহাম সেই ঘটনাই করলেন তার জাতি মূর্তি পূজা করে তার বাপ হচ্ছে নমরুদ ইরাকের তৎকালীন শাসক এই ইরাকের শাসক ছিল নমরুদ এই নমরুদের প্রধানমন্ত্রী ছিল কে সরকারি কর্মকর্তার মধ্যে সবচেয়ে বড় ছিল এই আজর এব্রাহিমের বাপ এব্রাহিম আলাহাম যখন এই মূর্তির সমালোচনা শুরু করেন ভাঙলেন তো প্রথম মামলাটা ইতিহাস থেকে দেখা যায় তার বাপেই করেছিল নমরুদের কাছে যে কারণে তাকে নমরুদের দরবারে হাজির করা হলো তখনও মূর্তি ভাঙে না আসলে প্রথম মামলা হলো যে সমালোচনা করে নমরুদ ডাকালো এরপরে কি হলো সামনে আয়াত আসতেছে এই পরের আলোচনা ইচ্ছা আসবে ইনশাল্লাহ তিনি সেখানে দাওয়াত দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাহিসাল্লামকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনলেন কে ইয়ুম ইয়ুরিজু বের করে নিয়ে আসেন মিনাজুলুমাতে অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে আল্লাহ তারা বের করে নিয়ে আসেন অন্ধকার অনেক আলোর রাস্তা একটা গুমরাহির পথ অনেক সেরাতে মুস্তাকিম একটা সেটা এখানে স্পষ্ট হয়ে গেল ইউখরিজুহুম মিনাজুলুমাতি ইলান নূর অন্ধকার পথ সমূহের থেকে আলোর পথের দিশা দিয়ে দেন অন্ধকারের পথ অনেক একদিকে শাসকদের পথ যুগে যুগে যুগে যুগে নবীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রথম কাদের কারণ লাইলাহার প্রথম ধাক্কা লাগে শাসকদের উপরে লাইলাহা কোন ইলাহা নাই তার অনগত্য চলবে না কারো বিধান চলবে না কারো সার্বভৌমত্ব চলবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এখানে প্রথম ধাক্কাটা ওখানে গিয়ে লাগে এরপরে দ্বিতীয় পর্যায়ে ধাক্কা লাগে কোথায় গিয়ে এক শ্রেণীর আলেম যাজক শাসক আর যাজক যারা বিভিন্ন স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে এবং ইসলামের পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলেছে ইসলামের মূল কাজগুলোকে বাদ দিয়ে কতগুলো অনুষ্ঠানকে তারা ইসলামের মূল কাজ বানিয়ে নিয়েছে আল্লাহর কোরআন আল্লাহর কালাম যথাস্থান থেকে তারা সরিয়ে ফেলেছে এগুলো অন্ধকার রাস্তা সে অন্ধকার রাস্তা কি কি আছে আমাদের সমাজে আপনারা দেখেন অন্ধকার রাস্তায় গেলে দেখবেন যে মাশা আল্লাহ কেউ কচ্ছপের পূজা করে কেউ কুমিরের পূজা করে কেউ গাছের পূজা করে গাছে সুতা বাঁধতে বাঁধতে লাল হয়ে গেছে গাছ পাথরে সুতা বাঁধে খাজা বাবার দরবারে সুতা বাঁধে ওখানে সুতা হাতে লাগায় এগুলো অন্ধকারের রাস্তা আপনাদেরকে আল্লাহ তারা ভালোবেসেছেন এই জন্য গলায় তাবিজও নাই হাতেও পৈতা নাই অনেক কাছে গলার তাবিজ দ্বারা কিছু মনে করে না হাতে পৈতা থাকলে খারাপ মনে করে এরকম ভাবে মাজারে গিয়ে চাদরের নিচে মাথা ঢুকে তারপর সেজদা করে ফরিয়াদ করে কবর আলার কাছে গোমরাহির রাস্তা কত রাস্তা গোমরাহির রাস্তা পীরের ছবি এখন সামনে ঝুলাতে হয় মসজিদে পর্যন্ত আবার ছবি ঢুকে গেছে এই গাজীপুর ওই যে রাস্তা দিয়ে ঢুকতে চন্দ্রপাড়া একটা মসজিদ করছে এরা খুব সুন্দর মসজিদ ওই যে ওভারব্রিজটা করেছে ওদিকে ওভারব্রিজের গোড়ায় এখানে পশ্চিম দেওয়ালে পীরের ছবি লাগানো আছে কি জন্য পীরের ছবি আসল কেবলা এই কেবলা যদি মনে বসানো না যায় তাহলে কিসের আল্লাহর ইবাদত করব দেওয়ানবাগি পীরের একই অবস্থা পীরের ছবি সাথে রাখতে হয় ঘরে রাখতে হয় ঘরে ছবি আছে মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে একেবারে কারণ পীর এখন মসজিদে ঢুকে গেছে কিছুদিন পরে মূর্তি শুরু হবে এটা বেশি দিন বাকি নাই কারণ ছবি দিয়ে তো মূর্তি শুরু হয়েছে এইভাবে মেয়ে লোকদের স্বর্ণের চেইন পরে ওর লকেটের সঙ্গে পীরের ছবি লাগাতে হবে আমি এটা না দেখা পর্যন্ত বিশ্বাস করি নাই তা আমার ওই আগের মসজিদে মক্তবে বাচ্চারা পড়তে আসতো তা আমার মহাজেন একদিন ধরে নিয়ে আসতো একটাকে হজুর আপনাদের বিশ্বাস করেন দেখেন এখানে কি আছে মসজিদের সামনে যে বিল্ডিংটা এই বিল্ডিং এর মালিক সে দেওয়ান বাগের মুরিদ আমাদের একদিন দাওয়াত দিল দিয়ে ঘরে বিশাল আকারের ছবি তো আমার মসজিদের ওইখানে যে সহসভাপতি ছিল খুব প্রভাবশালী ব্যক্তি তাহান বলে এটা কি করবা এটা কাজ করে আমার পাথার তলে রাখো আলহামদুলিল্লাহ হেদায়ত দিলে কি লাগে সেই ঘরের মালিকের বড় ছেলে এখানে জমা পড়তে আসে এখন অবশ্য একটু ব্যস্ততা আছে মাঝে মধ্যে আসে অনেক বড় চাকরি করে আল্লাহ তারা হেদায়ত দান করেছেন এই গুমরাহের থেকে তবা করেছে আল্লাহ রাব্বুল আলমিন যাদের ভালোবাসেন ইয়ুখরিজহুম মিনান জুলুমাত ইলান নূর অন্ধকার সমূহের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন এটা মুমিনদের কথা যারা আল্লাহকে আগের আলোচনা যেভাবে বলা হয়েছে আয়াতুল কুরসিতে যা বলা হয়েছে পরবর্তী আয়াতে যা বলা হয়েছে এভাবে যারা তাও ভিত্তিক সেটা মুক্ত হয়ে যারা আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তারা বলছেন আল্লাহ আমানু আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু আল্লাহ তারা তাদেরকে জুলুমাত অন্ধকার রাস্তা সমূহ থেকে বের করে ইলান নূর আলোর দিকে নিয়ে আসেন ওয়াল্লাদিনা কাফারু পক্ষান্তরে যারা কাফের আউলিয়াহমুত তাদের আউলিয়া বহু বচন ওখানে ছিল অলি এক বচন এখানে আউলিয়া বোঝা গেল অলি দুই দিকে আছে একদিকে আল্লাহ অলি আরেকদিকে কি শয়তান অলি একদিকে আল্লাহর অলি আরেকদিকে শয়তানের অলি অলি ব্যবহার করা হয়েছে বহু বচন আউলিয়া তাগুত তাদের আউলিয়া হচ্ছে তাগুত কেন আউলিয়া এই আউলিয়া বাংলা বাংলা ব্যবহার করা হয় নিজামুদ্দিন আউলিয়া বুকা আউলিয়া সব আউলিয়া তো বলা হচ্ছে আমি ওই বুজুর্গদের দোষ দিই না তাদের কবরে কিন্তু নিজামুদ্দিন আমি গেছি কবরে সরাসরি সেজদা করতে আমি নিজে দেখেছি আমি দেওয়াবন্ধে পড়াশোনা করেছি দিল্লিতে বহু জায়গায় ঘুরেছি নিজামুদ্দিনের মাজারও গেছি সেজদা করার জন্য দেওয়ালের কিছু কাটা আছে যাতে সেজদা করতে সুবিধা হয় পাশে ফুলের দোকান আছে মানুষের ফুল দেয় আবার খাদেমরা কুড়াই নিয়ে ওখানে দোকানে দেয় আবার বিক্রি হয় একই ফুল যে কতবার বিক্রি আল্লাহ ভালো জানে এরকম সেজদা হচ্ছে সেজদা আমাদের দেশে হয় না যান না আজমেরি গিয়ে দেখেন ইয়ে, ইয়ে, সিলেট গিয়ে দেখেন খানজাহানে গিয়ে দেখেন সেজদা করে চাদরের ভিতরে মাথা ঢুকেই চেষ্টা করে আমার কাছে এগুলোর ছবি আছে ছবি এই জন্য রেখেছি যের উপর একটা প্রামাণ্য চিত্র সহ একটা বক্তব্য ছাড়ার চিন্তা ভাবনা আছে তো যাই হোক আল্লাহ তারা বলছেন আল্লাহ দিন কাফারু যারা কাফের তাগুত তাদের আউলিয়া হচ্ছে তাওয়াগিতরা তাগুত একটা না অনেক তাগুত তাগুত শয়তান একটা তাগুত এরকম নিজের আত্মা নফস এটা একটা তাগুত আল্লাহ তার হুকুম একরকম মনে চাইল আরেক রকম তখন মনের চাহিদাকে প্রাধান্য দিল তাই তার এখানে তাগুত হলো কে আমরা তাগুতের আলোচনা করেছি তাগুত হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর হুকুমের বিপরীতে যার আনুগত্য করা হয় সে ব্যক্তি কি তাগুত তাগুত মানে হচ্ছে সীমালঙ্ঘন করা যেমন পানি যখন তার বিপদ সীমা অতিক্রম করে তখন তাগা বলা হয় পানিকেও তাগা বলা হয় সীমালঙ্ঘন করেছে ঠিক এরকম মানুষের জন্য উচিত হল আল্লাহর গোলামি করবে কিন্তু সে আল্লাহর গোলামির সীমা অতিক্রম করে নিজে যখন মাবুদ সেজে বসে তখন তাকে বলা হয় তাগুত মানুষ যার এবাদত করে আনুগত্য করে যার গোলামি করে তাগুত তবে যদি সে নিজে এতে রাজি না হয়ে থাকে তাহলে তাকে সে গুণাগার হবে না যেমন ঈসা আলাহ সাল্লামের মানুষেরা আল্লাহর পুত্র বলে এতে ঈসা আলাহ সাল্লাম গুণাগার হবে না যেহেতু তিনি এটা বলেন নাই এজন্য আজকে যাদের কবরে পুজো করা হচ্ছে আমার আলোচনার অর্থ তাদের বিরুদ্ধে বলা না তারা যদি এগুলো নিষেধ করে গিয়ে থাকেন অথবা তারা জানতেনও না যে তাদের কবর এগুলো হচ্ছে তাহলে তারা এতে দোষী হবেন না শাহজালাল রহমাতুল্লাহ আলাই উনি এজন্য আসেন নাই যে ওনার একটা মাজার তৈরি হবে লোকেরা বলবে ওনার মাজার ঠান্ডা ভাগ্নার মাজার গরম মামুর চেয়ে ভাগ্না গরম আমার লোকদের আকিদা এরকম আমি সিলেটে গেছি শাহদালার মাজারে গেছি শাহপরানের মাজারও গেছি আমার সঙ্গে অনেক লোকেরা গেছিল দুইটা গাড়ি নিয়ে গেছিলাম আমরা তো মানুষের আকিদা যে এই শাহজালালের মাজার হচ্ছে ঠান্ডা মাজার আর শাহাপরানের মাজার হচ্ছে গরম এইভাবে মানুষ আকিদা এই মাজারগুলো তাগুত এরকম ভাবে যেই পীরগুলো মানুষকে গোমরা করে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া নিজেদেরকে তরিকা বাতায় মন গড়া তরিকা বিভিন্ন বেদাহাতে লিপ্ত করে এই লোকগুলো আরো তাগুত এরকম তাগুত একটা না তাগুত নফস তাগুত হয় যখন নফসের আনুগত্য করা হয় আল্লাহর হুকুম বাদ দিয়ে ফজর আজান চলে আসলো আসসালাত নাউম আর মনে কয় যে না এই সময় কেমনে উঠবো কয়েকটা মোড়ানো গোড়ানো দিয়ে আবার ঘুমিয়ে পড়লো এইখানে তার তাগুতকে তার নফস তাগুত সে যার আনুগত্য করেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যার আনুগত্য করা হয় সেটাই কি তাগুত নফস তাগুত আছে কোরআনের একাধিক আছে আফার ইলাহাউ হাওয়াহু আপনি কি দেখেন না ওই লোকদেরকে যারা নিজের নফসকে ইলাহ বানিয়েছে নিজের নফসকে আল্লাহ বানিয়েছে আল্লাহর পরিবর্তে যারা আনুগত্য করা সে আল্লাহ হয়ে যায় লা ইলাহ বলে তো আল্লাহগুলোকে বাদ দেওয়া ইল্লাহ বলে শুধু এক আল্লাহকে গ্রহণ করা তো এগুলো বাতিল আল্লাহ এই বাতিল আল্লাহগুলো কারা চিনতে হবে আপনি যদি না চিনেন তাহলে তো সেই সাক্ষী দেওয়ার মতো হলো না বুঝে সাক্ষী দিলেন একজন লোক চিনতে পারে না সাক্ষী দিচ্ছে চিনে না সে তো বললাম না শুরুতে তা আপনিও লা ইলাহা বলে কতগুলো ইলাহাকে বর্জন করলেন সেই ইলাগুলো কারা এটা আপনি চিনলেন না তো কাকে বর্জন করলেন ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলেন তাকেও চিনলেন না তো কাকে বর্জন করা হলো কাকে ধরা হলো কিছুই জানা গেল না আপনি কিসের লাই লাইল্লাহ পড়লেন এই জন্য এগুলো তাওয়াগিত আল্লাহ তারা বলছেন মিনান্নুর মিনান নূরি ইলা যুলুমাতি ইখরিজুনাহুম ইউরে জুনা বহু বচন তারা এই লোকদেরকে বের করে আনে মিনার নূরে আলোর থেকে ইলাস জুলুমাতে অন্ধকারের দিকে আলোর পথে চলে আসলো একটা লোক সারা জীবন গুণা করেছে অন্যায় করেছে শেষ জীবনে তবা করে মসজিদে চলে আসলো এখন একটা লোক বলল কি তুমি কোন পীরের মুরিদ বেটা কয় যে আমি তো আল্লাহ দিকে রুজু করেছি কোরআন হাদিস পড়ি না না পীরে মুরিদ না হলে আল্লাহকে পাওয়াই সম্ভব না কোরআনের কিছু দলিল পেশ করে দিল আবু তাগু ইলাই হিল ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো ওই বেটা তো আর জানা না ওসিলা অর্থ কি বুঝাই দিল ওসিলা মানে পীর ধরা সে বুঝে গেল ওই বেটা কি তাফসির করে দেখবে কেউ দেখে কোনো পীরের মরে তাফসির তালাশ করে দেখে না অথচ ওসিলা মানি কোন লেখা আছে তাফসিরে আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন আবতাকু ইলাহিল ওসিলা ওসিলা মা ইউতাকার রাবিল আল্লাহ তাআলা ওই সকল এবাদত যেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় বেতাতিহি অবে আমালি নির্দিহি তাফসির ইবনে কাসির হুবু লেখা আছে যে বেতাতি ওসিলা মানে হচ্ছে তাআত ইবাদত এবং ওখানে লেখা আছে আবতাগু ইলাহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি সামনেই আছে আল্লাহর রাস্তা জিহাদ করো এটা একটা ওসিলা এগুলোর মধ্যে আসে না এরকম ভাবে বলা আছে কুনুমা সদেকিন তোমরা সদেকিনদের সঙ্গী হও সৎ লোকদের সঙ্গী হও এটা করে আয়াত তো এই যে সৎ লোকদের সঙ্গী হও এই তো বুঝাতে বলা হলো আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তুমি তো সলেহীনদের সঙ্গী হতে বললা সলেহীন কারা তা কি তুমি বলবো না সলেহীনের ব্যাখ্যা কি কারা সলেহীন কাদের তুমি সঙ্গী হতে বললা আল্লাহ তারা আপনাকে সুরায় হুজুরাতে মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم ثم لم يرتابوا যারা ঈমান এনেছে ন্যাক আমল করে সুম্মা লাম ইয়ারতাবু অতবার যারা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় ভুলে ভুগে ভুগে না জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে লড়াই করে ওলাইকা হুমুস সদেকুন তারাই হচ্ছে সদেকুন তাহলে সদেকুনদের সঙ্গী হও সদেকুন কারা এটা আল্লাহ বলবেন না কোরআন তো এরকম না যে অর্ধেক কথা বলে ছেড়ে দিল আর মানুষ বিভ্রান্ত হলো না কোরআনকে জন্য দোষ দেওয়া যাবে না বরং আমাদের তালাশ করার সমস্যা আছে আমরা তালাশ পুরাই করি না যে কারণে আমাদের তালাশের মধ্যে ভুল থাকার কারণে আল্লাহর দোষ দিই আমরা সাদেকিনদের সঙ্গে সাদেকিন কারা কোরআন স্পষ্ট বলা আছে যারা জেহাদ করে আল্লাহ রাস্তা জান দিয়ে মাল দিয়ে যারা ন্যাক আমল করে এরাই সদেকুন এদের সঙ্গে থাকো তার মানে মমিনদেরকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই এইভাবে কোরআনের কিছু আয়াত কি তারপর আমি এটা বলি সবসময় যে পীর মানে যদি এই হয় একজন ওস্তাদ একজন শিক্ষক আপনারা যেমন কোরআনের আয়াত শুনছেন আমার থেকে আমি আপনাদের শিক্ষকের ভূমিকা পালন করছি আমি আপনাদেরকে বেহেস্তে নিতে পারবো না হেদায়ত দিয়ে দেওয়ার মালিকও না এরকম যদি কোনো আলেমের সংস্রবে কেউ থাকে কোরআন হাদিস তার থেকে জানে এই যদি পীরের অর্থ হয় তাহলে আমার সাথে কোনো দ্বিমত নাই কিন্তু এর থেকে অতিক্রম করে যদি আরেকটু সামনে যায় উনি পার করে নিয়ে যাবেন উনি আল্লাহ ধরাই দিবেন তাহলে ওনার নিজেকে পার করবে তার কোনো গ্যারান্টি আছে ওনার মোরাকাবা করতে হবে ওনাকে মনে বসাইতে হইবে উনি আমার মনে সবকিছু দেখেন আমার কলব তার দিকে মোতাবজ্জ করতে হবে এই সমস্ত আকিদা তাদের আছে এই বরগুনাতে আমি একটা মাহফিল করে আসছি আলহামদুলিল্লাহ আমার দেশ পুরা মানুষগুলো হেদায়ত পেয়ে গেছিল কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে গেছে সেইখানে তারা ব্যাপক আকারে কয়েক লাখ টাকা খরচ করে প্রতিবাদ মাহফিল করেছে আমার বিরুদ্ধে এই মাহফিলে গেল কে কে কাফিল উদ্দিন বেদাতি বাংলাদেশ টেলিভিশনে পাঁচারা গোলাম এই শয়তানগুলো কাফিরুদ্দিন বেদাতি চেনেন না উদ্দিন সরকার রেডিও টেলিভিশনে বয়ান করে মিলাদি এই লোকের ক্যাসেট আছে আমার কাছে বর্গন থেকে রেকর্ড করে পাঠাইছে আমার কাছে এই বয়ান করছে ভিডিও ক্যাসেট সরসিনার থেকে গেছে পুরা তাগুতে একসাথে সব গিয়ে হামলা করছে যে মানুষগুলো হেদায়তের পথে চলে আসছিল আবার গোমরা করে চলে আসছে সেই লোকগুলোকে বুঝাইছে কি ওই ক্যাসেটে আসছে আমি বলে আসছিলাম যে এই সমস্ত কলম তর্জমা কলম আল্লাহর দিকে এরা এইখানে দেখাইছে কেবলা পীর সাহেব কেবলা সব কেবলা এই কেবলার দিকে মোতাজ্য করতে হবে কোনো পার্থক্য নেই এই দেওয়ানবাগি রাজারবাগির সরসিনা কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই সবার একই দেখি এখানে একবার একজন দাঁড়াই বলছিল তাহলে সরসিনার ভুল এই লোক মধুবাজার থেকে এসে আমার বিরুদ্ধে সমালোচনা করত আল্লাহর কি মর্জি আমার সাথে যারা হজ করতে যায় তাদের তো কোনো সমস্যা নাই কিন্তু গত বছর সে কতগুলো লোককে ধোকা দিয়ে হজ করাইতে পারে নাই এই যে সামনে আছে লোক বসা জিজ্ঞেস করে দেখেন কেন তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই শত্রুতার আল্লাহর জন্য এই চরম বেদাহাতিগুলো মানুষের থেকে পয়সা লুটে খায় আমার কাছে পত্রিকা সংরক্ষিত আছে এই সরসিনা পীরের বোনেরা তিন বোন ঢাকা প্রেস ক্লাবের সম্মেলন করেছে পীর সাহ তাদের কোনো হেস্তা দেয় নাই কোটি কোটি টাকা হিসাব দিচ্ছে ওখানে পত্রিকা আমার কাছে সংরক্ষিত আছে সম্মেলন করেছে যে এত জমি সাভারে এত জমি মিরপুরে এত জমি অমুক জায়গায় কয়েক কোটি টাকার সম্পত্তি আমাদের কোনো হেসা দেয় নাই যখন আমরা বলি তুমি তো পীর সাহেব মানুষ কোরআন হাদিসের কথা বলো কোরআন হাদিস অনুযায়ী আমার কাছে ভাগ্য আমাদের ভাগটা দিয়ে দাও তখন পীর উত্তর দেয় কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না পত্রিকা আছে আমার কাছে দেখে নিন কারো প্রয়োজন হলে কোন পীরের বিরুদ্ধে মামলা না হচ্ছে খোঁজলান বাংলাদেশের বড় বড় ভিআইপি যেগুলো আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় মামলা চলে কারণ আত্মীয়দেরকে খবর দেয় নাই কারো সৎ ভাই কারো আপন ভাই কারো মা বোন সবগুলোকে তার বিচার এত টাকার পাহাড় আল্লাহ নবী কত পাহাড় করেছিলেন এই জন্য মনে রাখতে হবে কেউ গোমরা হলে আমাদের কিছু করার নেই কিন্তু আমরা যেটা হক একটা পীর একটা উস্তাদ যদি এ পর্যন্ত হয় শিক্ষকের ভূমিকায় আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি এখান থেকে চলে যায় তাদের কলম মতোয়াজ্য করতে হবে কি সুন্দর সবক দেয় আমি আমার কলবের দিকে মতবাজ্য আমার কলব পীর সাহেবের কলমের দিকে মতবাজ্য পীর সাহেবের কলমের ভায়া মাধ্যমে এই সিলসিলার যত পীর মাসাহেক তারপর আল্লাহ দিকে মতবাজ্য আল্লাহ তারা তো নামাজের মধ্যে শিখে দিয়ে ইয়াকা না বুধু ডাইরেক্ট বলো এখানে ভায়া মাধ্যম আছে কোনো ইয়াকা না বুধু ডাইরেক্ট বলি না ওই ইয়াকা স্থান তোমার কাছেই সাহায্য চাই এখানে কই ভায়া মাধ্যম কই গেল হজের মধ্যে বলা হচ্ছে লাভবাইক আল্লাহমা লাব্বাইক ভাইয়া মাধ্যম কই গেল আর জিকির করতে বসলে কলম মতো অজ্জ করতে হবে আমি এবার উত্তর এভাবে দিয়ে আসছি তুমি যখন কলম মতো অজ্জ করার তোমার পীরের দিকে তখন তোমার পীরের কলম ছিল পায়খানার দিকে তোমার কলম কই যাইবে আর একটু যদি বাড়াই বলি তোমার কলম আমার কলম মতো অজ্জ আমার পীরের কলমের দিকে পীরের কলম তখন তার স্ত্রীর দিকে মতো অজ্জু তার বউয়ের কলমের দিকে মতো অজ্জু তো তোমারটা কই যাইবে এই সমস্ত পাগলামি আল্লাহর নবী সাহাবাই কেন শিখিয়েছেন কোন জায়গায় কোন দলিল আছে এরকম একটা দলিল আমি চ্যালেঞ্জ করে আসছি যে খালি সরষিনা না বাংলাদেশের যত পীর আছে ইন্ডিয়া থেকে ভাড়া করো পাকিস্তানে ভাড়া করো আমি আজকে বলছি কেউ যে এখানেও থাকেন আমি এখনো চ্যালেঞ্জ করি এই মসজিদে আসেন অথবা যেখানে বলবেন আবাহনীর মাঠ আছে পল্টন ময়দান আছে নাহলে একেবারে যমুনা ব্রিজের পাশে মাঠ আছে যেখানে বলে আমি একা দাঁড়াবো ইনশাল্লাহ বাংলাদেশের সব পীর আলেম চামচা একা চলে আমি একা বহস করবো ইনশাল্লাহ আজকেও চ্যালেঞ্জ করলাম যদি কেউ থাকেন পৌঁছে দেন আমার পক্ষ থেকে একা চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ যখন ফখর না হকের পক্ষে একা দাঁড়ান যায় এব্রাহিম আসলাম একা দাঁড়িয়েছিলেন কই আসে তো না কেউ পিছনে বসে সমালোচনা করে আসতে বলেন কোরআন হাদিস দিয়ে বহস হবে ইনশাল্লাহ যাই হোক এইভাবে তরিকা এই চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কিসের তরিকাগুলো মুসলমান তরিকা একটা লাহ মোহাম্মদ রসুল্লাহ রসুলের তরিকা সাহাবারা এই তরিকাগুলো ছিল এই সব তরিকাগুলো যতদিন পর্যন্ত ছিল না অতদিন পর্যন্ত ইসলামে শিরেক ঢোকে নাই ইসলামে শিরেক ঢুকছে সেদিন থেকে যেদিন থেকে সুফিবাদের জন্ম হয়েছে জাল হাদিস তৈরি করা আর মানুষের ইমান আকিদার মধ্যে শেরিক ঢুকিয়ে দেওয়া পীর সব দেখে অন্তরে খবর জানে আকাশে উড়ে হ্যাঁ কারামতের আউলিয়া আমরা বিশ্বাস করি কারামতের সীমানা আমি আজকে আলোচনা আজকে করছি না আজকে যেটা বিষয়টা আসছে এই আলোচনাগুলো আগেও করা হয়েছে আজকে আলোচনা আছে ওয়াল্লাদিনা কাফারু যারা কাফের আউলিয়া তগুত তাদের আউলিয়া তাদের বন্ধু সমূহ হচ্ছে আর তগুত এই তগুত গুলো কাজ করে কি ইউখরিজুনাহুম তাদেরকে বের করে নিয়ে যায় মিনান্নুর আলোর পথের থেকে ইলা জুলুমাতে অন্ধকারের দিকে ওই যে বললাম মসজিদে সে বাদ করা শুরু করলো তাকে বললো যে তুমি এভাবে আল্লাহকে পাইবে না শয়তানকে কেউ জিজ্ঞেস করলো যে বেটা সারা জীবন যে লোকটা অন্যায় করে পাপ করে মসজিদমুখী হলো তুমি তাকে গোমরা করো কেমনে এটা খুব সহজ তাকে বলি বেটা তুই সারা জীবন অন্যায় করেছিস পাপ করেছিস তুই এভাবে আল্লাহকে পাবি না আল্লাহকে পাইতে হলে কোনো পীর ধরতে হবে এটা বুঝেই দেই এরপরে একটা ভণ্ড পীর ধরাই দেই বাস এরপরে শয়তান বলে যে আমার যত কাজ সবই পিছাবি করে শয়তানের যত কাজ সবকে আন্দাম দেয় ওই পীর সাহেবই আন্দাম দেয় আল্লাহ তারা বলছেন অল্লাদিনা কাফারু আউলিয়াহুমুত যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত তাদেরকে এই তাগুদগুলো আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় উলাইকা সাবুন্নার এরাই হচ্ছে জাহান্নামি হুমফিহা খালিদুন তারা সেটায় চিরস্থায়ী থাকবে এ পর্যন্ত বলার পরে আল্লাহ রাব্বুল আলমিন এখন সামনে কিছু উদাহরণ আলোচনা করছেন তার ন্যাক বান্দারা ইব্রাহিম আলাইসালাম একটা কাহিনী এখানে আলোচনা হচ্ছে আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা আলাম তারা আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই আপনার নবী দেখবে কি করে নবী তো ওই যুগে ছিল না মানে এটা প্রসিদ্ধ ছিল সেটা বলা হচ্ছে আপনি কি জানেন না ইলাল্লাদি ওই ব্যক্তি সম্পর্কে হাত যা ইব্রাহিমা যে ব্যক্তি ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল ফি রব্বিহি তার রবের ব্যাপারে ইব্রাহিমের রবের ব্যাপারে সে যে বিতর্কে লিপ্ত হলো এর মূল উৎস কি ছিল কারণ কি ছিল মুলকা আল্লাহ তালা তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন এটা ওই ঘটনারই একটা অংশ ইব্রাহিম আলাইহ সালাতাম যখন হেদায়তের পথ খুঁজে পেলেন সামনে এগুলো বিস্তারিত আসবে রাতের আধারে তিনি চিন্তা করতে লাগলেন এই জন্য বলছি হেদায়ত তলব করতে হবে তালাশ করতে হবে এমনি আপনি হেদায়ত পেয়ে যাবেন এত সহজ না এই জন্য সালমান ফার্সির কাহিনী আমি বলেছি ইব্রাহিম সালাম রাতের আধারে বসে গেছেন আকাশের তারকার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন তারকা দেখলেন বলে এটা আমার রব কিন্তু তারকা তো আর সারা রাত্র থাকে এরপর ভোরাত্র হলে আস্তে আস্তে ডুবতে থাকে সারা রাত্র চিন্তা করতে করতে যখন এগুলো সিদ্ধান্ত আসলে এগুলো আমার রব যখন তারকা ডুবে গেল না না এগুলো রব হতে পারে না যেগুলো ডুবে যায় সেগুলো আমার রব হতে পারে না তাহলে আমার রবকে আবার কিছুদিন চিন্তা করতে করতে আর এক রাত্রে বসলেন পূর্ণিমার রাতে কি উজ্জ্বল চাঁদ এবারে এটাই রব হবে এটাই আমার রব ওরা যে মূর্তি পুজো এগুলো রব না চাঁদ আমার রব আবার যখন দেখলেন যে না কয়েকদিন পর চাঁদ আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক পর্যায়ে দেখা দেখাই যায় না আর এটা ওরা হতে পারে না এরপরে আবার একদিন সকালবেলা চিন্তা করতে লাগলেন তাহলে রবটা আসলে কে এবারে চিন্তা করতে হলে ফালাম্মা রস শামসা যখন সূর্যের দিকে তাকালেন আলোক উজ্জ্বল সূর্য পরিষ্কার হয়ে আসলো তিনি বললেন দা রব্বি দা আকবর পাওয়া গেছে এবার এটা আমার রব এটা বড় রব চাঁদও না তারকাও না এটা বড় এরপরে যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে এবারে তিনি বললেন ইয়া কৌমি ইন্নি বাড়ি উম্মিম্মা তুশ্রী কুন ওহে আমার জাতি তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শরিক করো আমি তার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করলাম বাড়া করলাম আমি যারা ডুবে যায় যাদের ক্ষয় হয় যাদের পরিবর্তন হয় আমি তাদের আল্লাহ হিসাবে গ্রহণ করতে পারি না ইন্নি আরদা হানিফা আনা মিনাল মুশরিকিন ইন্নি আমি আমার চেহারা মোতাবাজ্য করলাম কার দিকে পরিষ্কার আয়াত লিল্লাযী ফাতারাস ওয়াল আরদা সেই মহান জাতের দিকে মহান সত্তার দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে মোতাবাজ্য হচ্ছি হানিফান খালি মোতাবাজ্য না মোতাবাজ্য তো হয় ওইভাবে না শরিক করে না হানিফান হানিফ শব্দের অর্থ হচ্ছে মা এলান আন জামি আইল বোতলানে ইলাল হক সমস্ত বাতিলকে ত্যাগ করে যে ব্যক্তি হকের পথ ধরে আর এক কথায় মোয়াহিদ তৌহিদ তৌহিদবাদী হানিফান তাওহিদের ভিত্তিতে সমস্ত বাতিলকে ত্যাগ করে আমি আল্লাহকে ধরলাম তার দিকে মতজ্জ হলাম হানিফান এরপরে আবার বলা হচ্ছে আমা আনামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এত ব্যাখ্যা কেন একটু চিন্তা করতে হবে যে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়েও মুশরিক হতে পারে নামাজ পড়েও মুশরিক হতে পারে সেই জন্য ইব্রাহিম আলাহ স্পষ্ট করে দিলেন আমা আনা মিনাল মুশরিকিন এবারে নিজে হেদায়েত পেলেন এই দাওয়াত দেওয়া শুরু করলেন তখন গিয়ে তার বাপ নমরুদের কাছে মামলা করলো এরপর এই কাহিনী এব্রাহিম সালামকে নমরুদের দরবার হাজির করা হলো জিজ্ঞেস করলো তুমি নাকি এরকম বলো এব্রাহিম সালাম বলেন কি দেখেন আলাম তারা ইলাল্লাদি সুরায় বাকারা এর দুইশো আটান্ন নম্বর আয়াত থেকে ঘটনা শুরু আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে ইলাল্লাযী যে ব্যক্তি হাজ্জা ইব্রাহিমা ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করেছে ঝগড়া করেছে ফি রব্বিহি তার রবের ব্যাপারে রবকে নিয়ে নমরুদ বলে একটা সে নিজেই রব আবার তার অনেক দেবদেবী আছে আর ইব্রাহিম বলে না এক আল্লাহর উপর ইমান রাখতে হবে এই রবকে নিয়ে যখন বিতর্ক শুরু হলো আল্লাহ বলছেন সে এই বিতর্ক জুড়ে দিল কি জন্য আন আতাহুল্লাহুল মুলক আল্লাহ তারা তাকে ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল এই ক্ষমতা পেয়ে সে আল্লাহকে ভুলে গেছিল এদ কালা ইব্রাহিম রব্বি আল্লাহ ইব্রাহিম আলাইহ সালাতাম বললেন আমার রব তো সেই মহান জাত মহান সত্তা আল্লাদি ইউমিতু যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন ইহি জীবন দান করেন অমিয়মিত যিনি মৃত্যু দান করেন নমরুদ উঠে বলল কি কালা আনা উহি অমিতু আমি তো জীবিত করি আর মৃত্যু দেই এই জেলখানা থেকে দুটো লোক ধরে নিয়ে আসবো ওইখানে সেই কারবারি করেছে এই কাফিল উদ্দিন বেদাতি মিলাদ সাবেত আছে তিরমিজি শরীফ একটা হাদিস আছে বাব আছে বাব মিলাদিন নবী এইখানে আলোচনা হয়েছে আল্লাহ নবী কিভাবে জন্ম হয়েছেন সেই হাদিসগুলো সে দেখাইলো এই যে বলে মিলাদ নাই তো মিলাদ আছে তিরমিজি শরীফে আমার কাছে রেকর্ড আছে যদি কাফিলুদ্দিন বেদাতির কোনো ভক্ত থাকেন হয়তো তার গায়ে লাগতে পারে থাকাই স্বাভাবিক কারণ আপনারা জানেন না এত বড় বিজ্ঞ ব্যক্তি রেডিও টেলিভিশনে বক্তব্য রাখে নেসারিয়ার প্রিন্সিপাল আমিন কি শান্তিনগর মসজিদের খতিব এত বড় ব্যক্তি আর কথাও তো ভালো বলে সব কথা খারাপ বলে নাকি শয়তানেও সব কথা খারাপ বলে না কাজী কেউ হয়তো ভক্ত থাকতে পারেন আমার কাছে ভিডিও ক্যাসেট আছে উনি দেখাইছেন তিরমিজি খুলে এই মিলাদ নাই এই মিলাদ আছে তিরমিজিতে উনি কি ধোকা দেন না এটা ওই মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম এটা নিয়ে কোনো ইত্তালাপ আছে তার সাথে আমার মিলাদ বলতে এই দেশের যে প্রচলিত মিলাদ এখানে নিয়ে ঝগড়া এই প্রচলিত মিলাদ এটা বেদাত উনি মিলাদ দেখায় কেতাব করে দেখাই দেখাইতেছে বাবু মিলাদিন নবী এই যে মিলাদিন নবী সম্পর্কে আলোচনা আছে ওইখানে আছে আল্লাহ নবী জন্মগ্রহণ করছে সে সময় কি ঘটনা করছে এই বিষয়গুলো তোমার সাথে এই মিলাদ নিয়ে ঝগড়া আছে ওই একবার মাইজ ভান্ডারীদের সাথে বলা হচ্ছিল তো ওরা বললো যে নাচি আমরা করে কোরআন শিবে আছে কোন জায়গায় আছে আরে সুরা নাচ পড়ো না নাচার একটা সুরাই আছে কুল আউজ রব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে রব নাসে মালিক নাসে ইলাহ নাসে আমরাও নাসি দলিল দিছিল কোরআন থেকে এই মাইজবান্ডারি যেরকম নাসে দিয়ে নাসার দলিল দিল কাফিলুদ্দিন বেদা বেদাতিও তিরমিজির হাদিস খুলে দেখাই দিল মিলাদুল নবী কাকে ধোকা দিচ্ছ তোমার সাথে আমার তো এমন কোনো ঝগড়া নাই তুমি হয়তো আমাকে ওই লোকগুলোকে গুমরা করার জন্য একটা ধোকা দিয়ে আসতা তুমি নিজেও জানো ও নিজেও জানে যে এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া নাই মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম তো আল্লাহ নবীর জন্ম আমরা আলোচনা করি না এই নিয়ে কোনো ঝগড়া আছে তিরমির হাদিসের যে মিলাদ আছে এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া আছে সেই মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে তোমার সঙ্গে তো এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া নাই এইভাবে মানুষকে বিভ্রান্ত করে সেটা আসছে এবার সালাম বলেন আমার রব হচ্ছেন তিনি দেখেন কুফফারদের যুগে যুগে মিল আছে এই বেদাতি আর কুফফাররা এই গুলো এদের সঙ্গে সব যুগে মিল আছে এব্রাহ সালাম বলেন আমার রব তিনি যিনি মৃত্যু জীবিত এবং মৃত্যু দান করেন এই নমরুদ করলো কি জেলখানার থেকে দুইটা লোক ধরে নিয়ে আসলো একটা সময় হুকুম দিলে ওর মারি ফেলো আর একটা ওরা ছেড়ে দাও এই তো আমি একটাকে জীবিত রাখলাম একটা মরে ফেললাম বলছে সে অমিতু আমি তো জীবিত করি আমি তো মৃত্যু দেই কলা ইব্রাহিম ইব্রাহিম এই বেদাতির কেমনে বুঝাবো ও মিলাদ দেখাইতেছে হাদিস থেকে ওরে ও যে গোমরা করলো পাবলিকের পাবলিক কি বুঝান যাবে পাবলিকের দেখে তোর নাচানাচি কোরআন শিব আছে কোরআন নাচ মানে কি নাচ ইলাহিন নাচ এই পাবলিক কেমনে বুঝাবো যে নাচ মানে এই নাচ না নাচ মানে মানুষ এব্রাহিম আলাহ সালাম মোর ঘুরে দিলেন উনি দলিল দিলেন আচ্ছা ঠিক আছে আলা ইব্রাহিম ইব্রাহিম সালাম বললেন তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই সে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিকে ডুবান তুই পারলে পশ্চিম দিকে উদয় করে পূর্ব দিকে ডুবা দেখেন সে বলতে পারতো আরে এইটা তো আমি করি তোর রব পালে উল্টাটা করুক বলতে পারতো না সে বলতে পারতো যে আরে বেটা আমি তো পূর্ব দিকে সূর্য উদয় করি পশ্চিম দিকে ডুবাই তুমি এব্রাহিম যে রবের কথা বলো সেই রবকে বলো সেজন্য পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় বলতে পারতো না সেগুলো বলে নাই কি জন্য এটাই পার্থক্য এটা খেয়াল রাখবেন এইটা বলবেন আসে বলবেন না এই জন্য কারণ তারা বিশ্বাস করতো আসমানের রব আছে একজন এইটা নমরুদ বিশ্বাস করতো ফেরাউন বিশ্বাস করতো আমি এটা সবসময় বলি যে আমার দেশে আরো একটা আকিদাগত ভুল আছে আমার দেশের মানুষরা মনে করে যে মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের না কোন যুগে নাস্তিক একেবারে খুবই নগণ্য ছিল যারা একেবারে আল্লাহ বিশ্বাস করে না মক্কার আবুঝাল আল্লাহ বিশ্বাস করত আপনি দেখেন না আমাদের আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ আমাদের নবীজির আব্বার নাম তার মানে নবীদের আগেও আবদুল্লাহ নাম রেখা হয়েছে তাহলে তার আল্লাহ বিশ্বাস করতো না আল্লাহ বিশ্বাস করত আল্লাহর নবীর জন্মের আগে কাবা ছিল না তো কাবায় কি হইতো তফ করতো না মক্কায় হজ করতো না ওরা হজ করত ল্যাংটা হয়ে তফ করত কয় যে আল্লাহর দরবার থেকে আসছি কাপড় ছাড়া আল্লাহর ঘরে কি কাপড় নিয়ে তফ করবো নাকি এবার কি বুজুর্গ এরকম ল্যাংটা হয়ে তফ করতো এরা লাভবাইক পড়তো লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিকা লাকা লাভবাইক সবই বলতো ইন্নাল হামদাওয়ান নিয়ামাত আল্লাহ শারিকা লাকা শেষে গিয়ে যোগ করতো ইল্লা শারিকান হুয়া লাক তামলিক হুয়া মা মালাক এই কিতাবে আছে কিতাবুল হজ মেশকাতে যে হাদিসটা আছে তারা কিভাবে লাভবাহিক পড়তো তারা হজ করতো না ইতিহাস পড়েন আবু আব্দুল মুতালেব খানায় কাবার মোতাবাল্লি আব্রাহাবাদ শাহ কাবা ভাঙ্গার জন্য আসলো এরপরে সে বাতনে মহাসার পর্যন্ত এসে অবস্থান করলো তার সিংহাসন মোবাইল সিংহাসন ছিল তার লোকেরা মক্কার উট বেড়া বকি ধরে নিয়ে গেছে আব্দুল মোত্তালেব গেলেন আব্রাহার সঙ্গে কথা বলার জন্য আব্রাহা আগের থেকে আব্দুল মোত্তালেব সম্পর্কে অনেক বড় ধারণা রাখত মক্কার লিডার আব্দুল মোত্তালেব কোরাইশ বংশের নেতা আব্দুল মোত্তালেবকে দেখার পরে তার সেই প্রভাবটা আরো বেড়ে গেছে আব্দুল মোত্তালেবের চেহারা আব্দুল মোত্তালেবের জ্যোতি ছিল আলাদা যে কারণে এই আব্রাহা বাদশাহ নিজের সেই সিংহাসন থেকে নেমে চাদর বিছাইয়া তার উপরে বসছে এত বড় প্রভাবিত হলো যেই ব্যক্তির দ্বারা আব্দুল মোত্তালেব বসে গেলেন কথা শুরু হবে আব্রাহা তো মনে মনে চিন্তা করছে কাবারি আলোচনা হবে আলাহ আলাহাম এই প্রসঙ্গই তুলেন নাই উনি বলেন আমি আসছি শুনলাম তোমার লোকেরা আমার কিছু দুম্বা ভেড়া উট ছাগল ধরে নিয়ে আসছে ওইগুলো ফেরত নেওয়ার জন্য আসছে আব্রাহা বাদশাহ বলল যে সর্বনাশ তোমার সম্পর্কে আমার মনের মধ্যে আগের থেকে অনেক বড় অবস্থান ছিল তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল কিন্তু তোমার কথা শুনে আমার অন্তর থেকে সেই সব প্রভাবগুলো মেলান হয়ে গেছে বলে কেন কেন আমি আসলাম কাবা ভাঙ্গার জন্য যেই কাবার সঙ্গে তোমাদের ইতিহাস জড়িত যেই কাবার তুমি মোতাবল্লি তোমাদের মান মর্যাদা ইতিহাস জড়িত যার সাথে সেই কাবা ভাঙ্গার জন্য আসলাম সেই কাবা নিয়ে কোনো কথা নেই আর তোমার কাছে তার চেয়ে কতগুলো ছাগল বকরি বেড়া দুম্বা দাম বেশি হয়ে গেল আব্দুল মুতালেব কি উত্তর দিয়েছিলেন আল্লাহ বিশ্বাস করতো না উত্তর দিলেন কি যারে বেটা এই ছাগল দুম্বা ভেড়া বকরির মালিক আমি এই জন্য আমি ওগুলো ফেরত চাচ্ছি আর ওই কাবার রব আছেন ভিন্ন আরেকজন ওই কাবার সম্পর্কে প্রয়োজনে তিনি তোমার সঙ্গে কথা বলবেন ইমান মজবুত আছে না তাহলে বুঝা গেল আল্লাহ আগের লোকে বিশ্বাস করতো না আগের লোকেরা বিশ্বাস করতো আরে মেয়া আমি তো বলি যে আপনি কতটুকু বিশ্বাস করেন বাংলাদেশের যত মসজিদ চাঁদা যখন উঠা শুরু হয় আমরা উঠে আমি নিজে এতে বাদ না সুদ খোর আর ঘুষ খোর মদ খোর জুয়াচোর কে দিল তা দেখি নাকি যে বেশি দিল মার হাবা বলি ঠিক না মক্কার ইতিহাস পড়েন আল্লাহর নবীর বয়স যখন পঁয়ত্রিশ বছর সেই সময় কাবা তখন নবী নাকি পঁয়ত্রিশ বছর বয়স তখন নবী হয় নাই এই সময় কাবা নির্মাণ হলো এই কাবা নির্মাণ করতে গিয়ে মক্কার নেতারা তখন বসলো সেই নেতা কারা আবু জাহাল আবুল হাবরাই তো তারা পরামর্শে বসলো যে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আমরা হারাম পয়সা লাগাবো না হালাল পয়সা জমা করো প্রত্যেক গোত্রে গোত্রে হালাল পয়সা চাঁদা করার লোক নিয়োগ করে দেওয়া হলো হালাল পয়সা জমা করা হলো ইঞ্জিনিয়ারকে ডাকা হলো ইঞ্জিনিয়ার এসে বলল এই হালাল পয়সা যার জমা হয়েছে এই পয়সা দিয়ে এব্রাহিম আলাহ সালামের ঘর যে পর্যন্ত ছিল এই পর্যন্ত নির্মাণ করা সম্ভব নয় বল তাহলে কি করা যায় হয়তো কাবার কিছু অংশ বাদ দাও নতুবা হারাম পয়সা যোগ করো মক্কার কুফরা কি করেছিল মক্কার কুফরা সিদ্ধান্ত করলো যে না আল্লাহর ঘর কাবা নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগান যাবে না প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব এবং তাই করা হয় আজ পর্যন্ত দেখবেন কাবার একটা অংশ বাইরে আছে ওটা সেই মক্কার কুফাররা যে ওই সময় হালাল পয়সার অভাবে ছেড়ে দিয়েছিল সেইটা এখনো বাইরে রয়ে গেছে তারা আল্লাহ মানত না পার্থক্য কোন জায়গায় এই জন্য কি মক্কার কুফারা মুসলমান না পার্থক্য হচ্ছে এই এখানেই পার্থক্য ওরা আল্লাহ বিশ্বাস করত আবার ওই দেব দেবীর পূজাও করতো আল্লাহ বিশ্বাস করত ওই মাজার পূজাও করত আল্লাহ বিশ্বাস করত টিয়া পাখির কাছেও যাইত আল্লাহ বিশ্বাস করত গণকের কাছেও যাইত এই ছিল পার্থক্য ইসলাম বলে আল্লাহ ছাড়া আর কোন টিয়া পাখি নাই কোন খাজা বাবা নাই কোন গাজা বাবা নাই কোন ল্যাংটা বাবা নাই কোন কেউ দেওয়ার মালিক দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ সুবাহ এটাই হচ্ছে মুসলিমদের সাথে বিধর্মীদের পার্থক্য নতুবা এখনো ইহুদিরাও আল্লাহ মানে বর্তমান যুগে এহুদিরা আল্লাহ বলে খ্রিস্টানরা আল্লাহ কথা বলে না জান না আল্লাহর কথা বলে তারা বই প্রচার করে তাতে দেখবেন যে নবীদের নাম লেখা আছে নবীদের নাম ঈসা আলাহ সালাম আমরা বলি ঈসা ওরা বলে যিশু আমরা বলি ইসাক আলাহ সালাম ওরা বলে আইজাক হ্যাঁ আমরা বলি ইয়াকুব ওরা বলে জাকব আমরা বলি ইউসুফ ওরা বলে জোসেফ হ্যাঁ একই তো কাহিনী এই জন্য যারা এই পার্থক্য না বুঝে অনেক দেখবেন অশিক্ষিত লোক আবার কিছু দুনিয়ায় অনেক বড় শিক্ষিত লোক তারা যখন ওদের কাছে যায় আর দেখে যে কোরআনে আছে ইউসুফ ওখানে আছে জোসেফ কোরআনে আছে ইয়াকুব ওখানে আছে জাকব কোরআনে আছে ইসাহাক ওখানে আছে আইজাক এগুলো যখন দেখে কোরআনে আছে বিনিয়ামিন ওখানে আছে বিনজামিন এগুলো হচ্ছে এই দেশের অনুবাদে ভুল করে তো যাই হোক কাহিনী তো ওখানে যেখানে একই আছে এইগুলো দেখার পরে বিভ্রান্ত হয়ে যায় তখন বলে যে আর যে কোনো একটা ধর্ম পালন করলেই চলে এটা কি জন্য ইসলামকে না জানার কারণে মূল পার্থক্য না জানার কারণে ইসলামের মূল পার্থক্য অন্য ধর্মের সাথে এখানেই ইসলাম মানে লাহা ইল্লাল্লাহ লাইলাহ নাই সব বাদ এরপরে শুধুমাত্র এক আল্লাহকে গ্রহণ করা নিজের সব ক্ষেত্রে এক আল্লাহর অনুসরণ করা এক আল্লাহর এবাদত করা এক আল্লাহর আনুগত্য করা এটা হচ্ছে ইসলামের বক্তব্য আর ওরা বলে আল্লাহও আছে আর ওই দেবদেবীও আছে হিন্দুদেরকে জিজ্ঞেস করেন তারা তিরিশ তিরিশ কোটি কি করে তিরিশ কোটি দেবদেবীর পূজা করে খ্রিস্টানদের জিজ্ঞেস করেন তারা বলবে আল্লাহ তালার অংশ হচ্ছে যিশু আল্লাহর পুত্র আল্লাহ তিনটা মিলে আল্লাহ পূর্ণাঙ্গ আল্লাহ ঈশা মানে যিশু মেরি মানে মরিয়ম আর আল্লাহ এই তিনটা ইন্নাল্লাহ সালিসু সালাসা এইভাবে খ্রিস্টানদের আকিদা তো এইভাবেই মূল পার্থক্যটা যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে তারা সব জায়গায় বিভ্রান্ত হয় এজন্য ইব্রাহিম আলাহ সালাম যখন পেশ করলেন তখন আমি পারি যে নমরুদ বলতে পারতো উনি বললেন যে আল্লাহ তালা পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম থেকে ডুবাই তুই পারলে পশ্চিম দিকে উদয় কর নমরুদ ঘুরে বলতে পারতো আরে না ওইটা তো আমি করি না কারণ নমরুদ বিশ্বাস করত এই চন্দ্র সূর্যের আল্লাহর একজন আছে এটা নমরুদরা বিশ্বাস করত সেই জন্য সে কথা বলে নাই কোরআনে পরিষ্কার সাক্ষী আছে হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন নমরুদকে আবু জাহেলকে আবুল আহাবকে হামানকে ফেরাউনকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ তাকে তারা বিশ্বাস করত ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাসসামাওয়াতি ওয়াল আরদ আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন আলিম তারা বলবে এক মহাপরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে যাওয়া জমিনকে আবার উর্বর করেন কে তারা বলবে কে করে কামার হে নবী আপনি যদি মক্কার জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান কে সৃষ্টি করেছে জমিন ওয়া সাখখারাস কামার এবং কে তোমাদের অধীনস্থ করে দিচ্ছে চন্দ্র এবং সূর্যকে চন্দ্র সূর্যকে উদয় করে কে তারা বলবে সবগুলো করে কে এই জন্য তাফসির বুঝতে হবে এইখানে অনেকে ভুল তাফসির করে নমরুদ এটা ঘুরেই বলতে পারত কিন্তু আল্লাহ তারা তাকে জ্ঞান দেন নাই না ঘুরেই বলবে না সে কারণ তারা তো এটা বিশ্বাস করতো না তারা আসমানের আল্লাহ দাবি করে নাই তারা চন্দ্র সূর্যের আল্লাহ দাবি করে নাই এটা তাদের বিশ্বাস ছিল তাদের তো পার্থক্য ছিল তারা মনে করত এই জমিনের ইরাকের জমিনের শাসক আমি নমরুদ একা এইখানে কারো হুকুম চলবে না আল্লাহর হুকুম চলবে না এখানে ফেরাউন বলতো মিশরের ভূখণ্ডের মালিক আমি এখানে আর কারো হুকুম চলবে না এই ছিল তাদের আল্লাহ দাবি করার রহস্য তারা আসমান আল্লাহ দাবি করে নাই চন্দ্র সূর্য আল্লাহ দাবি করে নাই যে কারণে ইব্রাহিম আল্লাহ সালাম যখন দেখলেন যে ওরে বুঝাইলাম যে আল্লাহ তারা জীবন আমার মৃত্যু দেওয়ার মালিক ও খেলার থেকে দুইটা লোক বের করে এনে একটাকে কত করলো আর একটা ছেড়ে দিয়ে বললো এই তো আমি জীবিত করি আমি মরণ দিই আসতে কোরআন শরীফ কলা আনা ও এই অমিতু আমি তো জীবিত করি আর আমি মৃত্যু দেই একটাকে ছেড়ে দিল আর একটা মৃত্যু করে দিল আলাহ আলাহাম তখন দলিল ঘুরে এনে আকাশের দিকে ও যেটা বিশ্বাস করে এই জন্য সে এটা বলতে পারলেও সে বলে না কি জন্য যে তার এটা বিশ্বাস না সে বিশ্বাস করে যে আল্লাহ আরেকজন আছে ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাম বললেন নিশ্চয় আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন ফাতি বিহা মিনাল মাগরিব তাহলে তুমি পারলে ওটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো উদয় করো ফাবুহিত আল্লাদি কাফার আল্লাহ তারা বলছেন এই কাফের লোকটা একেবারে হতভম্ব হয়ে গেল বুহিতা মাবহুত লা জবাব হো গিয়া খামোশ হো গিয়া একেবারে সে হতভম্ব হয়ে গেল কারণ সে কি উত্তর দিবে কারণ সেও বিশ্বাস করে চন্দ্র সূর্যের মালিককে এবার সেটা দলিল পেশ করলেন কাফার এই কাফের লোকটা মবহুত হয়ে গেল হতভম্ব হয়ে গেল আল্লাহ তারা জালিমদেরকে কখনো হেদায়ত দান করেন না এত স্পষ্ট নিদর্শন তার সামনে আসার পরেও হেদায়তের কথা আসার পরেও সে হেদায়ত গ্রহণ করে নাই আল্লাহ তারা সেটা বললেন জালিমিন আল্লাহ তারা জালিম কমকে হেদায়ত দান করেন না এই জন্য হেদায়ত চাইতে হইবে হেদায়তের জন্য আমি শুরুতে বলেছিলাম তলব করতে হবে বের হতে হবে খুঁজতে হবে আপনি যদি খুঁজেন আল্লাহ আপনাকে দিবেন এ খুঁজে হুম আপনাকে বের করে নিয়ে আসবেন আপনি খুঁজবেন না আপনার নাম আবু তো আলেব আল্লাহ নবীর চাচা ছিল না আবু তালেব তালেব মানে হচ্ছে তালেব এলিম বলি আমরা মানে তালেব এলেম তালেব মানে হল অনুসন্ধানকারী তাহলে আবু তালেব মানে তালেব এলিমদের বাপ অনুসন্ধানকারীদের বাপ তলব কিন্তু আসলে তার ভিতরে কোনো তলবই ছিল না যে কারণে সে হেদায়ত গ্রহণ করতে পারে নাই আর ওই সালমান ফার্সি পারস্যের থেকে কিভাবে হেদায়ত পেয়ে গেলেন বেলাল হাফসি হাফসার থেকে সে হেদায়ত পেয়ে গেলেন সোহায়েব রুমি রোমের থেকে সে হেদায়ত পেয়ে গেলেন আবুজার গেফারি গেফার থেকে সে হেদায়ত পেয়ে গেলেন কি জন্য তাদের ভিতরে কি ছিল তলব ছিল আপনাকে আমাকেও হেদায়ত পাওয়ার জন্য তলব করতে হবে চেষ্টা করতে হবে হকের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে বাপ দাদার যুগ থেকে কি করলো আমার দেশের হাজার হাজার লোকেরা কি করলো এতগুলো লোক কি কম বুঝে এই সমস্ত কথা ছাড়েন কোরআন এবং হাদিসের পথে চলে আসুন ইনশাল্লাহ আল্লাহর দায়িত্ব আছে আপনাকে হৃদায়ত দেওয়ার আজকে সে আলোচনায় ছিল আল্লাহ ওয়ারিদুল্লাদিন আমানু আল্লাহ হচ্ছেন মমিনদের বন্ধু নূর তিনি তাদেরকে মমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে সত্যিকার অর্থে সমস্ত গুলো থেকে বের করে আলোর পথ তথা সেরাতে মোস্তাকিমে চলার তৌফিক দান করেন আমিন অসল্লাহ মোহাম্মদ মাইন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং সুন্দর চলার তৌফিক দান করেন কোরআনের নূর দ্বারা আমাদের সিরাকে পরিপূর্ণ করে দেন সমস্ত সিরিকার বেদা থেকে বাঁচার তৌফিক দান করেন দুনিয়ার ভিতরে হেদায়তের হাওয়া এবং তাও হেদার আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন সুবহান আল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি